হজরত পিসা বুজুরের হায়াত দারাসের জন্য সেহেত ও আফিয়তের জন্য দোয়া করি আল্লাহ পাক এই আল্লাহর বন্দা এই ফকির এই দরবেশকে আল্লাহ পাক হায়াত দারাজ করে হজরতের মূল্যবান বয়ানের পরে আমার তেমন কিছু বলার তো নাই লেকিন হুজুরের নির্দেশ কিছু কথা বলার তাই কিছু কথা আপনাদের সামনে আরজ করার জন্য আমি সৌরায় জুমার দুই নম্বর আয়াতখানা আপনাদের সামনে তেলাওয়াত করলাম আল্লাহ পাক আমাকে এ আয়াত এবং রসুলের আরেকটি হাদিস পাঠ করেছি হাদিসের উপরে আমাদেরকে কিছু কথা বলার শোনার আল্লাহ তফিক দান করো আমাদের সকলকে আমলের নিয়তে বলার শোনার তফিক দান করো মহতারাম হাজারিন এরা সোরায় জুমার দুই নম্বর আয়াত কোরআন শরীফের ভিতরে আল্লাহ পাক একটি সোরা অবতীর্ণ করেছেন এই সুরার নামকরণ করা হয়েছে সৌরাতুল জুমহা জুমা একটা দিনের নাম আজকে জুমাবার জুমার নামাজ আমরা সবাই আদায় করেছি ঠিক না একটা দিনের নাম আল্লাপাক আসমান জমিন যখন সৃষ্টি করেছেন তখন থেকে আল্লাহ পাক দিনকে রাতকে ২৪ ঘন্টা বানাইছেন আর সাত সপ্তাহে সাতটা দিন বানাইছেন প্রত্যেক দিনের নামকরণ করছেন এর ভিতরে শ্রেষ্ঠ একটা দিনের নাম ইয়মুল জুমার শুক্রবার এই ইয়মুল জুমার নামে আল্লাপাক কোরআন শরীফের ভিতরে একটি সুরা অবতীর্ণ করেছেন সৌরার নাম দিয়েছেন সৌরাতুল জুমা কেন আর কোন দিবসের নামে কোরআনে কোন সুরা নাই কিন্তু শুক্রবারের নামে সুরা কেন এই প্রশ্নের উত্তর বুখারি শরীফ সহ হাদিসের বিভিন্ন কিতাবে সৈয়দুল আম্বিয়া তাজেদার মদিনা হজরতে মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলী ওসাল্লাম এর কারণ বয়ান করছে সংক্ষিপ্তভাবে তার কারণ হইল আল্লাপাক সাত দিন সপ্তাহে সৃষ্টি করে প্রত্যেক দিনের নামকরণ করে আল্লাহ পৃথিবীর শুরু লগ্নের থেকে সৃষ্টির সূচনা থেকে আল্লাহ চেয়েছেন যে আমার বান্দারা দুনিয়ার জগতে গিয়ে পেট পালার জন্যে জীবনযাপন করার জন্যে সমাজ করার জন্যে দুনিয়ার কাজও করবেন আমার নির্দেশ অনুযায়ী বাকি আমার এবাদত করবেন আমাকে সন্তুষ্ট করার জন্যে তবে একটা দিন এমন হওয়া চায় যেই দিনের মধ্যে আমার বান্দারা দুনিয়ার কাজ তেমন কিছু করবে না বেশি বেশি আমার বান্দারা আমার গোলামি জিকির করবে কোন দিনে আল্লাহর গোলামি বেশি বেশি আল্লাহর বান্দারা করবে আল্লাহ চান সেটা আল্লাহ পাক মনে মনে আল্লাহর কুদরতি অন্তরের ভিতরে সিদ্ধান্ত নিয়ে রাখছেন কিন্তু সিদ্ধান্তের কথা কাহকে জানান নাই ব্যক্ত করেন নাই এবার আল্লাহ পাক বিভিন্ন নবীদেরকে পরীক্ষা করছেন মুসা আলাই ইসলাতামকে বলছেন হে মুসা একটা দিন আমার বান্দারা আমার গোলামি বেশি বেশি করবে এটা আমি চাই আপনি আমার নবী আপনি মুসা কালিমুল্লাহ আপনি সিদ্ধান্ত নেন এই সাতটা দিন আছে সাত দিনের ভিতরে একটা দিন বরাদ্দ করেন আমি আল্লাহর জন্য দুনিয়ার কাজ খুব কম করবে সিদ্ধান্ত দেওয়ার নেয়ার এই দায়িত্ব আপনাকে দিলাম হজরতে মোসা গবেষণা করলেন আল্লাহর মারবতে ডুব দিলেন ডুব দিয়া চিন্তা ভাবনা করিয়া দেখলেন আল্লাহ কোন দিবসকে নিজের জন্য পছন্দ করেছেন চিন্তা ভাবনা করে তিনি শনিবার দিবসকে নির্বাচন করলেন আল্লাহ বাগের কাছে ব্যক্ত করলেন আল্লাহ আমি শনিবার দিবসকে থেকে ঠিক করেছি আমার বান্দারা আপনার বান্দারা আপনার গোলামি করবে ওই দিন হোলি ডে দুনিয়ার সব কাজ থেকে ছুটি লয়া শুধু আপনার গোলামি করবে আল্লাহবাক বললেন মুসা আপনার সিদ্ধান্ত এটা নবীর সিদ্ধান্ত আমি আল্লাহ নির্ধারণ যেহেতু করি দিই নাই আপনাকে আপনি নিজে চিন্তা ভাবনা করে একটা দিবস নির্ধারণ করেছেন আমি আল্লাহ আপনার এই সিদ্ধান্তকে আপনার উম্মতের জন্য মেনে নিলাম এই দিনে যা যা গোলামি আবাদত করবে আমি আল্লাহ সন্তুষ্ট চিত্তিতে গ্রহণ করব তবে আমি যেই দিবসকে মনে মনে সিদ্ধান্ত নিয়েছিলাম সেই দিবস কিন্তু শনিবার নয় ঈসা আলাই আল্লাহ আল্লাহবাক পরীক্ষা ফেলছেন হজরত ঈসা আলাই ইসলাতাম আল্লাহর কুদরত মারফতের মধ্যে ডুব দিয়ে তিনিও একটা দিন ঠিক করলেন এই দিবসের নাম ইয়ামুল আহাদ রবিবার আমার আল্লাহ বলেন ঈশা আপনি রবিবার দিবসকে হোলি ডে বানাইছেন ছুটির দিবস বানাইছেন আমার গোলামি বেশি বেশি করার জন্য দুনিয়ার কাছ থেকে আপনার উম্মতকে আপনি ফিরিয়ে আনতেছেন ভালো কথা আপনার সিদ্ধান্ত আমি কবুল করলাম কারণ দিবস তো সবই আমার যে কোনো মুহূর্তে যে কোনো দিনে এবাদত করলে আমি আল্লাহ কবুল করব রবিবারকেও আমি কবুল করলাম তবে জানাই দিচ্ছি আমি আল্লাহ অন্তরে যে দিবসকে নির্ধারণ করেছিলাম সেই দিবস কিন্তু রবিবার নয় এবার আল্লাহ এই দায়িত্ব দিলেন বিশ্বনবী সৈয়দুল আম্বিয়া তাজদারে মদিনা হজরতে মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলিয়াকে আল্লাহর হাবিবকে বলেন হে আমার মাহবুব একটা দিন সপ্তাহের মধ্যে সবচেয়ে উত্তম আমার দৃষ্টিতে আমার বন্দারা ওই দিন শুধু আমার কথাই বলবে আপনি সিদ্ধান্ত করুন দিবসটা কি হবে আল্লাহর মাহবুব আমাদের নবী কোন দিবস সপ্তাহের সেরা দিবস এবাদতের দিবস হোলিডে সিদ্ধান্ত নেওয়ার জন্য মাত্র চিন্তা ভাবনা করতেছেন সেই মুহূর্তে খবর আসছে পবিত্র মদিনা শরীফের মধ্যে থেকে সোহান আল্লাহর হাবিব তখন মক্কা নগরীতে কি খবর আইলেন বলা হইল হুজুর আপনার দিনের দাওয়াত মুসাবিব নেওমায়ের মাধ্যমে পবিত্র মদিনা শরীফের মধ্যে পৌঁছে গিয়েছে মুষ্টিময় কিছু লোক তারা এখনই আপনাকে দেখা ছাড়াই তারা ইসলাম কবুল করেছে তাদের মধ্যে একজন লোক নাম তার আসাদ ইবনে জোরারা রাজি আল্লাহ তিনি চল্লিশ পঁয়তাল্লিশ জন মুসলমানদেরকে নিয়ে শুক্রবার দিবসে মদিনার বাহিরে গিয়া হাজমুন নবীক নামক এক জায়গাতে একত্রিত করিয়া বলতেছেন হে মুসলমানেরা প্রত্যেক ধর্মে একটা একটা সুনির্দিষ্ট দিবস আছে আল্লাহর গোলামী এবাদত করার জন্য ইস্তেমাই সমষ্টিগতভাবে ইসলাম ধর্মে এখনো কিছু আসে নাই আল্লাহ নবীকে আমরা এখনো পাই নাই চলো আমার মনে চাচ্ছে তোমাদেরকে নেয়া ওইখানে দুপুরের সময় বসে বসে আল্লাহর জিকির ফিকির করি তালিম করি কিছু দিনই কথাবার্তা বলি ওয়াজ নসিহত করি নফল নামাজ পড়ি এরপরে খাওয়া দাওয়ার ব্যবস্থা আমি করব এই কথা বলিয়া মুসলমানদেরকে হাজমুন নবীদ নামক জায়গা নিয়ে একত্রিত করে জিকির আসকার লাগাই দিছেন নভল নামাজের লাগাই দিছেন দিনের কিছু কথাবার্তা হয়েছে এটার খবর বিশ্বনবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলাই ওসাল্লামের কাছে পবিত্র মক্কা শরীফে পৌঁছে গেল আল্লাহ নবী সঙ্গে সঙ্গে বললেন হে আল্লাহ সপ্তাহের একটা দিবস সেরা দিবস আপনি বড় বড় নবীদেরকে পরীক্ষা করেছেন তারা আপনার টার্গেট পর্যন্ত পৌঁছতে পারে নাই আমাকেও দায়িত্ব দিয়েছেন কিন্তু আমি সিদ্ধান্ত নেওয়ার আগেই আমার উম্মতেরা পবিত্র মদিনা শরীফে শুক্রবার দিবসে চল্লিশ জন পঁয়তাল্লিশ জন মানুষ এক জায়গায় বসিয়া এবাদত বন্দি করতেছে এইটা আমার কাছে খবর আসার পরে আমার কাছে ভালো লাগতেছে তা আমার উম্মতের সিদ্ধান্ত আমি রসুলও মানে নিলাম আল্লাহ আপনার দরবারে এই দিবস সেরা দিবস হিসাবে আমি পেশ করলাম আল্লাহ পাক রব্বুল আলমিন বললেন হে আমার মাহবুব নবী যেদিন জমিন আসমান সৃষ্টি করেছিলাম যেদিন আমি সপ্তাহের দিবসগুলো সৃষ্টি করেছিলাম সেই দিন যে আমি আল্লাহ অন্তরের মধ্যে একটা দিবসকে নির্ধারণ করে রেখেছিলাম সেই দিবসটা ওই দিবস যেই দিবস আপনার উম্মত সিদ্ধান্ত নিয়েছে আপনিও সেটাকে সমর্থন করেছেন সেই দিবসের নাম কি আল্লাহ আকবর এই শুক্রবারে আল্লাহর গোলামি বেশি বেশি করে করতে হবে ঠিক না বেঠিক বলেন এই শুক্রবারের জন্য স্পেশাল এক নামাজের নাম সালাতুল জুমুয়া কি ভাই অন্য কোন দিবসে জুমার নামাজ আছে জোরে বলেন এই দিবসে জুমার পূর্বে ষাটটি আমল আছে মান গাছালা ওয়াক্তাসালা বাক্কারা ওয়াক্তাকারা যে ব্যক্তি গোসল করবে একটা নফল গোসল সন্ন্যত গোসল জুমাবারের জন্য শরীয়তে দিয়েছে এরপরে সুগন্ধি ব্যবহার করা আরেকটা সন্ন্যত জুমাবারের বৈশিষ্ট্য এরপরে তাড়াতাড়ি মসজিদে জুমান নামাজের জন্য যাওয়া এটা আরেকটি বৈশিষ্ট্য পায়দল পায়ে হেঁটে যাওয়া আরেকটি বৈশিষ্ট্য দানা মিনাল ইমাম ইমামের কাছাকাছি গিয়া বসা আরেকটা বৈশিষ্ট্য এবং চুপচাপ ইমামের বা শোনা কোন কথাবার্তা না বলা আরেকটি বৈশিষ্ট্য সুরায় কফ তেলাবাত করা কবর আদাব মাপ হয়ে যাবে আরেকটি বৈশিষ্ট্য আসর নামাজের পরে আসিবার একটা মখসুস সুনির্দিষ্ট দরুশ্বরী আছে আল্লাহুম্মা সল্লি আলা মুহাম্মাদিন নবীল উম্মি আলা আলহি ওয়াসাল্লিম তসলিমা এই দরুদ আসিবার পড়া আশি বছরের গুনামাফ হয় আশি বছরের কবুল এবাদত লিখিত হয় এটা জুমাবারের বৈশিষ্ট্য এবং সূর্য অস্ত যাওয়ার পূর্ব মুহূর্তে আল্লাহর বান্দা মসজিদের মধ্যে বসে বসে জিগির আসকার করে এরপরে আল্লাহর দরবারে হাত তুলবে আল্লাহ নবী বলেছেন শুক্রবারে এমন একটা মুহূর্ত আছে যেই মুহূর্তের ভিতরে ইমানদার বন্দা যত বড় গুণাগার হোক না কেন আমার সাই আল্লাহর সাই দরবারে হাত তুলবে দোয়া করবে অবশ্যই অবশ্যই আমার আল্লাহ তার দোয়া কবুল করবে এগুলা কিসের আমল শুক্রবারের আমল বলেন না কিসের আমল আল্লাহ আজকে সেই শুক্রবার ইয়ামল জুমা জুমাবার কিনা বলেন এই কারণে আল্লাহ পাক কোরআন শরীফের ভিতরে একটা সুরা স্পেশাল নাম দিয়েছেন সুরাতুল জুমা দেন নাই আরো বহু হাদিস আছে শুক্রবার মধ্যে আল্লাপাক অনেক অলৌকিক গণনা আল্লাপাক ঘটাইছেন শুক্রবারে আদম আলাই ইসলাতামকে সৃষ্টি করছেন শুক্রবারে আদম নবীকে জান্নার থেকে দুনিয়ার মধ্যে প্রেরণ করছেন শুক্রবারে হাতে ইব্রাহিম আলাই ইসলাতামকে নমরুদের আগুন থেকে মুক্ত করেছেন শুক্রবারে আল্লাহ আকবর মুসা আলাই ইসলাতামকে নীল দরিয়ার থেকে মুক্ত করেছেন শুক্রবারে ফেরাউনের মতো বদমাসকে পানির মধ্যে ডুবাইয়া মারছেন শুক্রবারে কেয়ামত হবে শুক্রবারে কোন শুক্রবারে জানা নাই তবে যেদিন হবে সেই দিবসটা শুক্রবার কথাটা বুঝেন নাই এই সুরায় জুমার দুই নম্বর আয়াতখানা আপনাদের সামনে তেলাওয়াত করলেন আল্লাহ পাক এই আয়াতে বলেন هو الذي بعث في الأميين رسولا منهم يتلو عليهم آياتي ويزكيهم ويعلمهم الكتاب والحكمة وإن كانوا من قبل لفي ضلال مبين এই আয়াতের মধ্যে আল্লাহ পাক মহা গুরুত্বপূর্ণ একটা কথা বলেছেন আজ রসুল বলেন এই বার্ষিক এস্তেমায় আমি মনে করি আমরা এই আয়াতের আল্লাহর কালামের তেলাওয়াতকৃত আয়াতের মর্মটা আজকে আমাদের বুঝে এখান থেকে এই কোরআনের আয়াত থেকে সবক নিয়ে আমাদের বিদায় হওয়া উচিত কি বলেন আমি আপনাদেরকে সংক্ষিপ্তভাবে বলতে চাই বিশ্বনবী মোহাম্মদ রসুলের আগমন কখন হয়েছিল পাঁচ শত সত্তর খ্রিস্টাব্দের এপ্রিল মাসের বাইশ তারিখ বলেন পাঁচ শত সত্তর ইংরেজি মাসটা কি এপ্রিল মাস তারিখ কত বাইশ এখানে বিশ্বনবী সৈয়দুল আম্বিয়া হজরতে মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলাইসাল্লামের মা আমেনার কোলে হোলি মক্কাতে শোভে সাদেকের সময় বিশ্বনবীর আগমন ঘটে ঠিক নেবে ঠিক বলে যেই সময়ে বিশ্বনবীর আগমন হোলি মক্কায় ঘটে সেই সময় আরব জাতিকে বিশ্বের মানচিত্রে চিন্ত মানুষ বর্বর সর্বনিকৃষ্ট জাতি হিসাবে ঠিক নেবে ঠিক বলে আরবের জাতি কি ভালো জাতি ছিল রসুলের আগমনের পূর্বে আরবের মানুষগুলো ভালো ছিল না খারাপ ছিল পৃথিবীর মধ্যে এমন কোন অপকর্ম অপরাধ নাই যেই অপরাধের সাথে আরবের লোকগুলা জড়িত ছিল না আরেক ভাষায় বলতে গেলে পরিষ্কার বলা যায় তারা রূপে ছিল মানুষ কিন্তু গুণের দিক দিয়ে মনুষ্যত্ব হারিয়ে তারা পশুত্বের থেকে আরো নিচে চলে গিয়েছিল তাই না বেটিক্ষণ যারা নিজের সন্তানকে নিজের আপন ছেলেকে মেয়েকে হাতে ধরে জীবিত গর্তের ভিতরে জীবিত দাহন করতে পারে এরা মানুষের কাতারে থাকার কথা না চোরি ডাকাতি খুন করা জেনা করা যত প্রকার সন্ত্রাস করা সব প্রকারের অপরাধে অপরাধ ছিল আরবের লোক ইতিহাসের পাতায় লেখে তখন দুইটা সুপ্রিম পাওয়ার ছিল রুম সম্রাট ফারস্য সম্রাট এই দুই সুপ্রিম পাওয়ার পুরা বিশ্বকে বন্টন করে তারা দুই দেশ দখল করে নিয়েছিল তাদের নিয়ন্ত্রণ নিয়েছিল আরব জাহানকে সুপ্রিম পাওয়ারে গ্রহণ করে নাই কারণ তাদেরকে নিজের আন্ডারে নিয়ে তাদেরকে কন্ট্রোল করতে পারবে না তারা সুপ্রিম পাওয়ার সেই শক্তির বিরুদ্ধেও কাজ করবে এই কারণে তাদেরকে তারা গ্রহণ করে আরবিতে একটা কথা আছে লেকুল্লি ফিরাউনিন মুসা যেখানে মানুষ যত খারাপ আল্লাহ পাক সেখানে তত বড় আল্লাহওয়ালা পাঠায় না বেটিক বলে ফেরাউনের মতো জালেম যখন দুনিয়ার মধ্যে এসেছিল নিজে খোদাই দাবি করে আসমানি খোদাকে অস্বীকার করেছিল সেই ফেরাউনের মতো জালেমকে সায়স্তা করার জন্য আল্লাহ পাক মুসা নবীর মতো গরম নবী ফেলাইছেন ঠিক না আরব জাহান যত খারাপ এমন খারাপ জাতির সামনে আল্লাহ পাক রাব্বুল আলমিন প্রেরণ করলেন সর্বশ্রেষ্ঠ মুহামানব সৈয়দুল আমরিয়া তাজদারে মদিনা হজরতে মোহাম্মদ রসুল্লাহকে কথা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 তবে একমাত্র শর্ত আছে আমার আমার শর্ত মানলে এই সিদ্ধান্ত বাস্তবায়িত হবে শর্ত না মানলে হবে না আমার শর্ত হইল সুম্মা যা আকুম রসুলুন মুসাদ্দিকুন আদম তোমার থেকে বাইশ সিরিয়াল শুরু হবে লক্ষ লক্ষ নবীর পরে সুম্মা সবার শেষে আমার সর্বশ্রেষ্ঠ নবী মুহাম্মদ রসুলকে আমি প্রেরণ করব আজ আত্মার জগতে আমি আল্লাহ চাই তোমরা আদম থেকে ঈশা পর্যন্ত সমস্ত নবীরা আমার শেষ নবী সর্বশ্রেষ্ঠ নবীর উপরে ইমান গ্রহণ কর কি কর ইমান গ্রহণ কর লাতু মিনুন না বিহি ওয়ালা ইমান গ্রহণ করিয়ে শেষ না আমার বিশ্ব নবীর চর্চা প্রচার তোমরা যখন যখন দুনিয়াতে যাবে যাবে তখন তখন তোমাদের উম্মত পৃথিবীর ভিতরে বিশ্বনবীর আগমনের খবর শোনাবে যদি আমার এই শর্ত মানো আদম তুমিও নবী মুসা তুমিও নবী ঈশা তুমিও নবী নু তুমিও নবী ইব্রাহিম তুমিও নবী আমার শর্ত অমান্য করলে নবুত দেব না আল্লাহ একবার এবার নবী আম্বিয়ারা কি বলেন কালু আকরার না ওগো আল্লাহ আমরা স্বীকার করে নিলাম সর্বশ্রেষ্ঠ নবী সর্বশ্রেষ্ঠ নবীর উপরে ইমান গ্রহণ করলা আল্লাহ পাক রাব্বুল আলমিন বলেন মজবুত হইছে তো খুব মজবুত আকাস্তুম আল্লাহ আলিকুম ইসরি মজবুত ওয়াদা করলাম আমরা যখন যখন আপনি দুনিয়ার মধ্যে প্রেরণ করবেন আমাদের উম্মদের সামনে শেষ নবীর আমরা পায়গাম শোনাবো সুবান আল্লাহ সব করব আল্লাহ পাক বলেন কালা ফাসাদু ও আমার নবী রসুলগণ তোমরা সাক্ষী হয়ে যাও তোমরা সাক্ষী থাকো আমি আল্লাহ সাক্ষী আমার হাতে ওয়াদা করেছ আমার সর্বশেষ নবীর উপরে তোমরা ইমান গ্রহণ করলা আমার নবীর চর্চা তোমরা যোগে যোগে করবা এই কথার উপরে তোমরা সাক্ষী হও আমি আল্লাহ সাক্ষী হইয়া গেলাম উলামা একরাম বলেছেন এতে প্রমাণ হয় বিশ্বনবী মোহাম্মদ রসুলের নবুয়ের উপরে ইমান আনার কারণেই সমস্ত নবী রসুলগণ নবী হয়েছেন রসুল হয়েছেন আমার বিশ্বনবীকে শেষ নবী হিসাবে অমান্য করলে কোন নবী রসুলকে আল্লাহবাক নবী রসুলে বানাতেন না এবার বলেন তো আমাদের নবীর মর্যাদা সর্বশ্রেষ্ঠ কিনা যেই নবীর উপরে ইমান গ্রহণ এটা শর্ত কন্ডিশন হয়েছে আদম নবী হওয়ার জন্য শীষ নবী হওয়ার জন্য নু নবী হওয়ার জন্য ইব্রাহিম নবী হওয়ার জন্য মুসা নবী হওয়ার জন্য ঈশা নবী হওয়ার জন্য এই বড় নবী পাই আমরা খুশি না বেজার এত মহান নবীর উন্মত হইতে পেরে আমরা খুশি না বেজার যদি আমরা খুশি হই তাহলে আমাদের বিশ্বনবী যা বলেছেন আমার আল্লাহ বিশ্বনবীর ব্যাপারে যা করতে বলেছেন আমরা উম্মতেরা নবীর উম্মত তা তা করতে হবে আমার আল্লাহর কথার বাইরে আমার রসুলের নির্দেশের বাইরে কোন তাগতি শক্তি পৃথিবীর কোন আব্রাহাম লিঙ্কন সহ কোন নাস্তিক বেইমান কোন রাজনৈতিক দলের কোনদিন অনুকরণ নবীর উন্মত করতে পারে না আমরা যদি নবীর উম্মত হই নবীজি যাহা বলছেন তাহা করতে হবে ঠিক নেবে ঠিক বলে আমার আল্লাহ আমার নবীকে এই আয়াতের মধ্যে বলছে হুজুর এমন বর্বর জাতিকে আপনি ভালো মানুষ বানাইবার জন্যে আমি আল্লাহ আপনাকে চারটা মিশন দিলাম এই চারটা মিশন হবে অমানুষকে স্বর্ণের মানুষ বানানোর পদ্ধতি এইটাই আজকে আমার আলোচ্য বিষয় আমরা সত্যিকারের মানুষ হতে চাই কিনা আল্লাহর মাহু হতে চাই কিনা রসুলের মাহাবু হইতে চাই কিনা জান্নাতি হইতে চাই কিনা গুণের মানুষ হইতে চাই কিনা যদি আমরা চাই তাহলে আমাদের গুণা বর্জন করতে হবে জেনা বর্জন করতে হবে মিথ্যা বর্জন করতে হবে হারাম বর্জন করতে হবে চুরি বর্জন করতে হবে ডাকাতি বর্জন করতে হবে সন্তান বর্জন করতে হবে মানুষের হক নষ্ট বর্জন করতে হবে সারা বর্জন করতে হবে গাজা বর্জন করতে হবে সকল প্রকারের গুণার থেকে মুক্ত হইয়া আল্লাহ ওয়ালা হইতে হইলে চারটা মিশনের উপরে থাকতে হবে এই চারটা মিশন হল আল্লাহ ওয়ালা হওয়ার উপকরণ আল্লাহ আওয়ালা হওয়ার উপকরণ কয়টা এই চারটা গাছের একটা যার মধ্যে নাই সে কখনো আল্লাহওয়ালা হইতে পারে না আমার আল্লাহ বলেন এই চারটা কাজ নিয়ে যান হে আমার মাহবুব নবী এই চারটা মিশন আপনি চালান এই চারটা মিশনের মাধ্যমে ওই বর্বর লোক জাতি যারা দুনিয়াতে আমানুষ হিসাবে পরিচয় লাভ করেছে আবু জাহেরের জাতি আবুল আহাবের জাতি উদ্বার জাতি কাবের বেইমান নাস্তিক ওই সমস্ত অমানুষগুলোকে আল্লাহ ওয়ালা বানাইতে হলে চারটা কাজ করতে হবে এই চারটা কাজ হইলেও আমি আল্লাহর পক্ষ থেকে আপনাকে দেওয়া নবুয়তি মিশন নবতী মিশন কয়টা জোরে বলেন না একটু চারটা নবতী মিশন বুঝার দরকার আছে না নাই আছে না নাই কারা কারা বুঝিয়ে আমল করবো হাত দেখান তো দেখি আল্লাহ তুমি কবুল করম আমার নবীকে আল্লাহবাদ এক নম্বর মিশন দিছেন মানুষকে আল্লাহওয়ালা বানানোর জন্যে অমানুষকে মানুষ বানানোর জন্য বানান না নবীজি মানুষ বানান নাই পৃথিবীর ইতিহাসে স্বর্ণের মানুষ নবীর পরে নবীর পরে উম্মতের মধ্যে সর্বশ্রেষ্ঠ স্বর্ণের মানুষ তৈরি করছেন বিশ্বনবী মুহাম্মদ রসুল্লাহ এই চারটা মিশনের মাধ্যমে তার নাম আউ বকর সিদ্দিক ঠিক না বেডিক করলেন কারা কারা আমরা ভালো মানুষ হতে চাই কারা আল্লাহ হইতে চাই আল্লাহ তুমি কবুল ফরমাও এক আল্লাহওয়ালার দরবারে আসছি এক নম্বরে আমরা আল্লাহওয়ালাও চিনা উচিত আবার নিজে চিনিয়া নিজেরা আল্লাহওয়ালা হওয়া উচিত যদি সত্যিকারের কোরআন হারিসের এলেম দিয়া আল্লাহওয়ালার নির্বাচন না করে তাহলে বন্ডপীরের আস্তানায় গিয়া ইমান হারাইতে হবে আমাদের আল্লাহর পরিচয় সত্যিকারের মানুষ বনার পরিচয় মিশন আমার বাসায় না আমার আল্লাহর বাসায় শুনেন আল্লাহ বলছেন কোরআন هو الذي بعث في الأميين رسولا منهم ইয়াতলু আলাইহিম আয়াতি এক নম্বর কি এক নম্বর কি ইয়াতলু আলাইহিম আয়াতি দুই নম্বর ওয়াইউজাক্কিহিম তিন নম্বর ওয়াইউ আল্লিমুহুমুল কিতাব চার নম্বর ওয়াল হিকমা ওয়াইন কানু মিন কাবলু লাফি দলালিম মুবিন এই চারটা কাজ যারা করবে এই চারটা মিশনকে যারা অর্জন করবে তারাই আল্লাহওয়ালা তারাই স্বর্ণের মানুষ তারাই সত্যিকার মানুষ এই চার কাজের বিরোধিতা যারা করবে তারাই বেইমানার নাস্তি এক নম্বর কাজ রসুলপুরের পিসা বুজুরের মুহিবিনরা আজকে এই মাঠে যারা আসেন তারা হুজুরের মাহবুব হুজুরের পছন্দের মানুষ তাই আপনারা হুজুরের দরবারে আসছেন ঠিক না ঠিক বলেন যারা এই রসুলপুরের পিসাবের দরবারে আসছেন আপনাদের জন্য আল্লাহর কোরআন বলে এক নম্বর কর্মসূচি হল সই শুদ্ধ করি কোরআন পড়তে হবে ছেলে মেয়েদেরকে সমাজে সমাজের মানুষকে সই শুদ্ধ করে কোরআন পড়াইতে হবে কারা কারা তো প্রথম সবক কি কোরআন শুদ্ধভাবে শিখব শেখাব তৈয়ার আছেন এই মিশন আমার নবী আনছেন থেকে আল্লাহ থেকে আল্লাহ ব্যক্ত করছেন কোথায় কোরআন সহিবের সুরায় জুমার দুই নম্বরে মনে থাকবে আরো তিনটা আয়াত আছে কোরআনে একটা মনে রাখি সুরায় জুমার দুই নম্বর আয়াতে আল্লাহ ব্যক্ত করছে আমার ভাইরা আজ কোরআন শিক্ষা নবীর উম্মতরা যারা প্রয়োজন মনে করেন প্রয়োজন মনে করে গ্রামে গ্রামে শহরে বন্দরে আজকে ফুরকানিয়া মুক্ত নুরানি মুক্ত নাদিয়ার মুক্ত কায়েম করতেছেন আপনারা তাদেরকে সহযোগিতা করতেছেন যত কোরআনী শিক্ষা প্রতিষ্ঠান টেকনাফ থেকে তেঁতুলিয়া পর্যন্ত বাংলার জমিনে কায়েম হয়েছে হজরত হাবিজি হুজুর রহমতুল্লাহ বলেছিলেন আঠারো হাজার ছিষট্টি হাজার গ্রামে ছেষট্টি হাজার মুক্ত কায়েম করে আমি হাবিজি এন্তেকাল হইতে চাই তার পূর্বে না আল্লাহর অলিরা মুক্ত কায়েম করে কোরআন শিক্ষার ব্যবস্থা করার একমাত্র কারণ হইল নবীওয়ালা মিশনকে উন্মতের মধ্যে চালু করা কে দুঃখের বিষয় নবীর উম্মত দাবিদার মুসলমান নামদারি আমাদের দেশের কিছু মানুষ কোরআন শিক্ষাকে অপছন্দ করে কোরআন শিক্ষার বিরোধিতা করতেছে পাইছেন আপনারা এমন লোকের সন্ধান পাইছেন আমাদের দেশের বড় বড় ক্ষমতাধর ব্যক্তিরা পর্যন্ত বলা আরম্ভ করছে কাউমি মাদ্রাসা নাকি ব্যাঙ্গের ছাতার মতো গজাইতেছে আর এই সমর্থ মাদ্রাসায় অহর অহর সন্ত্রাসী জঙ্গি সৃষ্টি হচ্ছে কি হচ্ছে দেশে দেশকে তামা করে ফেলবে তারা সর্বনাশ করে ফেলবে তাই কোরআন শিক্ষার প্রতিষ্ঠান কাউমিমারা করতে দেওয়া যাবে না সবাইকে উদ্বুদ্ধ করতেছে আমি বলতে চাই এই বাংলার জমিনে হাবিজি উজুরের দেশে শামসুলক ফরিদপুরের দেশে শাহফরানের দেশে শাহজালালের দেশে লক্ষ লক্ষ আউলিয়া পীর মোসাইকের দেশে কোন মায়ের সন্তান কোরআনী শিক্ষার বিরুদ্ধে কামি মাজার বিরুদ্ধে বক্তব্য দিয়া শান্তিতে দুনিয়াতে বসবাস করতে পারবে না পরে পারবে না যে ব্যক্তি বলে কোরআন শিক্ষার প্রতিষ্ঠান কামি মাদ্রাসা ব্যাঙ্গের ছাতা তাকে বলতে চাই এটা এমন ব্যাঙ্গের ছাতা যে ব্যাঙ্গের ছাতার ভিতরে আল্লামা রশিদ আহমদ গঙ্গুলি সৃষ্টি হয়েছে তানবী সৃষ্টি হয়েছে মদনী সৃষ্টি হয়েছে ও আমার ভাইরা সমতুলক ফরিদপুরি সৃষ্টি হয়েছে যার একা একজনের চেহারা দেখে লক্ষ লক্ষ মানুষ সত্যিকারের মানুষ হয়েছে কামি মাদ্রাসা মানুষ গড়ার কারখানা আল্লাহর অলি গড়ার কারখানা সন্ত্রাস তৈরি হওয়ার কারখানা নয় যারা কমের ব্যাঙ্গের ছাতা বলে তাদের কারখানা হইল জঙ্গি তৈরি হওয়ার কারখানা মনে থাকবে কথা এক নম্বর নবীওয়ালা মিশন কোরআন শিক্ষা সোভান এই কোরআন শিখতেছিলেন হজরতে ফাতেমা বিনতে খাত্তাব হজরত ওমরের আপন বোন ঘরে স্বামী সহ কারি সাহেবের সামনে কোরআন শিখতেছিলেন ওইদিকে আবু জাহেলি মিটিং করে আল্লাহ নবীকে হত্যা করার জন্যে আর সেই এ ঘটনাক্রমে ফাতা বিনতে খাত্তাবের ভাই ওমর ইবনে খাত্তাব রাজি আল্লাহ তালু তিনিও আবু জাহেলের পক্ষে ছিল ইসলাম গ্রহণ করার পূর্বে আর আবু জাহেলের প্রস্তাবের পরিপ্রেক্ষিতে ওমর তলবারে নিয়া রসুলকে হত্যা করার জন্য তৈয়ার হয়েছিল রাওয়ানা হয়েছিল সেখান থেকে খবর পাইছে বোনের বোনের গড়ে যাইয়া যখন গড়ের মধ্যে প্রবেশ করে এখনো দরজা খোলে নাই একটু দূরত্বে অবস্থান করতেছে তখন বোনের কোরআন তিলাবাতের আওয়াজ গুনগুন করে উমরের কানে পড়তেছিল ওমর কিন্তু স্পষ্ট কোরআন বুঝতেছিলেন না অস্পষ্ট আওয়াজ পড়তেছিল ঐতিহাসিকগণ লিখেছেন যেই রাগ নিয়ে উমর ইবনে খাতাব বনকে টুকরা টুকরা করার জন্য রওনা হয়েছিল কোরআনের তেলাওয়াতের অস্পষ্ট আওয়াজ উমরের কানে পড়ার সঙ্গে সঙ্গে অর্ধেক গুসা খতম হয়ে গেছে কোরআনের বরকত কোরআন শিক্ষার বরকত কোরআনের আওয়াজ ঠিক বাকি অর্ধেক রাগ নিয়ে ঘরে ঢুকলো বোনকে পিটাইল ঘটনা আপনারা জানেন এরপরে অস্থির হইয়া ক্লান্ত হইয়া বিশ্রাম নিল আবার ফাতেমা তবা করো ফাতেমা তবা করো কি মোহাম্মদের ইসলাম ইসলাম ত্যাগ করি মূর্তি পূজার মধ্যে এসে যাও তখন বনে বলছিল হে ওমর যে মায়ের দুধ পান করে ওমর তুমি আজকে আবু জাহের প্রধান শক্তি হয়েছ একই মায়ের দুধ আমি ফাতেমা পান করিয়া আমি মুহাম্মদুর রসুলের পদম সৈনিক হয়েছি আমার মতো ফাতেমার প্রাণ একশো বার আসবে আর যাবে আমি লাহা ইল্লাহ সাজতে পারি না মুসলমানের নারীরা ইসলামের সূচনা লোকদের থেকে এমন ইমান আকিদা গ্রহণ করার কারণে ইসলামের বিজয় এসেছিল আজকে আমার মা বন্যাদের মধ্যে ইসলামের কাজ হচ্ছে না যা কিছু হচ্ছে আরো অনেক বেশি হওয়া উচিত ঠিক না বেটি বলে প্রথম মিশন হইল কোরআন শিখবো আমরা সবাই ঠিক না বেটি বলেন এই কোরআন শিখতে হবে এই জন্য কোরআন শিক্ষা ছাড়া কোরআনের ব্যাখ্যা দেওয়ার অধিকার কারো নাই ঠিক না বেটি কোরআন পড়তে জানে না শিখে নাই রসুলের নবতী এক নম্বর মিশন আমার আল্লাহ নবীকে দিয়েছেন নবী সাহাবাকে দিয়েছেন উম্মদকে দিয়েছেন মুসলমানের এক নম্বর ইমানের পরে কাজ হইল কোরআন শিক্ষা সেই কোরআন শিক্ষা যে করে না সেই ব্যক্তি ইসলামের স্কলার হইতে পারে না স্কলার হইয়া যদি ইসলামের ব্যাখ্যা দেয় এই ব্যাখ্যা মোহাম্মদ রসুলের ব্যাখ্যা হবে না সাহাবাই কেরামের ব্যাখ্যা হবে না এই ব্যাখ্যা ইহুদি খারিস্টান মার্কা ব্যাখ্যা হবে জাকির নায়ক সাহেব কোরআন পরে নাই পড়ছে আমি জাকির নায়কের উপর অনেক পড়ালেখা করছি তার ছয় খণ্ড এত বড় বড় বলিয়ম রাতকে রাত তার লিক্সার গুলো আগাগোড়া করছে দেখলাম বোম্বাইয়ে বোম্বাইতে তার জন্ম বোম্বাইয়ের কোন মুক্ত ফুরকানিয়াতে কোন হুজুর মৌলবী সাহেবের কাছে গিয়ে জাকির নায়ক আলিফ বাতাস ছাড়াও বাতাসা পড়ে নাই পড়ার ইতিহাস আমি পাই নাই কিন্তু ক্লাস ফাইভ কোথায় পাশ করছে টেন কোথায় পাশ করছে কলেজে কোথায় পড়ছে সব ডিগ্রির খবর আছে কোরআনের শিক্ষা তার মধ্যে নাই হয়তো এখন নিজে পরিশ্রম করে করে ওই ইংলিশ শব্দের উচ্চারণ দেখিয়া কিছু কিছু কোরআন শিক্ষার বলার চেষ্টা করে কিন্তু এই কোরআন ডাইরেক্ট আরবি শব্দের উচ্চারণ থেকে শিখতে হবে ইংলিশ শব্দ অথবা বাংলা শব্দের দ্বারা কোরআনের উচ্চারণ লেখা হইলে সেই লেখা বলিয়া কখনো সই কোরআন শিক্ষা করা যায় না সম্ভব না আমাদের বাংলাদেশে কিছু শিক্ষিত সমাজ ছোটবেলায় কোরআন পড়ে নাই এখন বাংলা উচ্চারণ কোরআন তালাশ করে বাংলা দিয়ে উচ্চারণ লিখছে আলহামদু বাংলা দিয়ে লিখছে লিল্লাহি রবিল আলমিন বাংলা দিয়ে লিখছে আমি বলতে চাই পিসা বুজুর দামাত বারকাতুম তিনিও আছেন সম্ভবত আমার ধারণা হুজুরও আমার সঙ্গে একমত হবেন সমস্ত হকানি উলামা একরাম একমত হবেন এটা আমাদের ফতোয়া ফতোয়া সেটা হল আরবি কোরআন আরবি অক্ষরের মাখারেজ আদায়গি উচ্চারণ ছাড়া পৃথিবীর কোন ভাষার উচ্চারণ দিয়ে কোরআন শুদ্ধ করে পড়ার কোনো উপায় না কেউ যদি অন্য শব্দের উচ্চারণ দিয়ে কোরআন বলতে চায় তাহলে কোরআনের গলত হবে এমন গলত হবে রুব্বা কারিলিল কোরআন ওয়াল কোরআন ইয়াল আনহু অনেক কারি মনে করে আমি ভালো কোরআন পড়তেছি আসলে এত অশুদ্ধ পড়তেছে আল্লাহর অভিশাপ তার উপরে আসতেছে জাকির নায়ক সাহেব এই দলের একজন বলেন মুসলমানের প্রথম মিশন আল্লাহ আল্লাহ হওয়ার কি কোরআন শুদ্ধভাবে শিক্ষা করা আমি আরো বলতে চাই বাংলার টেকনাফ থেকে তেতুলিয়া পর্যন্ত যত পীর শেখে তরিকত বড় বড় পীরের নামে আস্থানা আছে মনে রাখবেন মনে রাখবেন আমার ভাইরা কোন আস্থানার পীর যদি কোরআন শরীফ বিশুদ্ধভাবে তেলাওয়াত করতে না পারে কোরআন শুদ্ধ করে পড়তে না পারে কচ্চিন কালে অসে পীর বলার অধিকার রাখে না হকানি পীরের এক নম্বর আলামত হল কোরআন শুদ্ধ করে পড়তে হবে রাজি আছেন সবাই এই ব্যাপারে আর কিছু না বলি একটু সামনে বাড়ি দুই নম্বর মিশন ওয়াইউজাক্ষিহীন ওয়াইউজাক্ষিহিম ইউজাক্ষিহিমের অর্থ হইল আত্মশুদ্ধি আর তার পরিশুদ্ধি দরকার আছে না নাই আমার ভাইরা আমার ভাইরা আজকে নতুন মিশন শুরু হয়েছে সারা দেশে যুবক শ্রেণীকে আকৃষ্ট করতেছে সেটা হল পীর মুরিদি এটা ইসলামে নাই হারাম কোরআন মানো হাদিস পড়ো আমল করো বাস কোন পীর নাই পীর বলা পীর ধরা শিরিক এমন ফতোয়া টেলিভিশনে আসতেছে এমন ফতোয়া প্রিন্ট মিডিয়াতে আসতেছে এমন কথা বই পুস্তক লেখা হচ্ছে আমি আজকে রসুলপুরের পীর সাহেবের এই মুবারক জলসায় বলে যাচ্ছি আত্মশুদ্ধি ছাড়া কোন মুসলমান সত্যিকার আল্লাহওয়ালা কখনো হইতে পারে না ঠিক না বেটে বলেন আল্লাহ যদি কোরআনে বলে হে আমার মাহবুব নবী পৃথিবীকে বলে হু আল্লাহ তিনি ওই আল্লাহ বাসাবিল উম্মিনা মিনহুম আমি অজ্ঞ লোকের নিকট থেকে একজন মহান ব্যক্তিকে সিলেকশন করিয়া আমি তাকে মহান রসুল বানায়া তাদের দিকে প্রেরণ করেছি এই ব্যক্তির মহান এক নম্বর দায়িত্ব হইল ইয়াতলু আলাইহিম আয়াতিহি নিজে কোরআন আমি আল্লাহ থেকে শুদ্ধ করিয়া নিয়েছেন আল্লাহ আকবর আমার নবী কোরআন শুদ্ধ করে পড়ছে কার কাছে সানুকরিউ লা তুহাররিক বিহি লিসানাকা লিতা'জালা বিহি إن علينا جمعه وقرآنا فإذا قرأناه فاتبع قرآنا ثم إن علينا بيانا কি বলেন আমার আমার নবী কোরআন পড়ছে কার কাছে মনে রাখবেন আদম থেকে নিয়ে শেষ নবী বিশ্বনবী মোহাম্মদ রসুল পর্যন্ত এক লক্ষ অথবা দুই লক্ষ চব্বিশ হাজার যত নবী রসুল দুনিয়াতে এসেছেন যত নবী রসুলের উপরে আল্লাপাক আসমানে কিতাব অবতীর্ণ করেছেন প্রসিদ্ধ কিতাব প্রসিদ্ধ কিতাব দুই একশত চারটি আরো ছোট বড় অগণিত থাকতে পারে একটি আসমানি কিতাবও আল্লাহ পাক কোন নবীর উপরে তিলাওয়াত করিয়া নাজিল করেন মুসা নবীর উপরে তৌরিদ কিতাব দিছেন কিনা আল্লাহ তাওরাতকে পাঠ করেন নাই আল্লাহ তাওরাত কিতাব কাগজে চামড়ায় লিখিত আকারে মুসা নবীর কাছে প্রেরণ করে দিয়েছে তাই এটা মাকতুব এটা কিতাব এটা কোরআন না পড়া হয় নাই আমার আল্লাহ পড়েন নাই ঠিক না বেড়ে এইভাবে আদমের সহিবাদ থেকে নিয়া ঈশানবীর ইঞ্জিল পর্যন্ত আসমানি কোন গ্রন্থ আল্লাপাক নবী রসুলের উপরে প্রেরণ করেছেন কেরাত করেন নাই কেরাত মানে কি আল্লাহ নিজের কুদরতি জুবানে উচ্চারণ করিয়া তার নবীকে শোনান নাই একমাত্র একমাত্র কোরআন শরীফ এমন এক কিতাব সর্বশ্রেষ্ঠ নবী সর্বশেষ কিতাব এমন এক কিতাব যেই কিতাবকে আমার আল্লাহ তিরিশ পারা কোরআন নিজে তেলাওয়াত করে করে করে করে জিবিলের মাধ্যমে আমার নবীকে শুনাইছে এটা কোরআনের বৈশিষ্ট্য কোরআন শরীফ পুরা তিরিশ পারা কোরআন আল্লাহ পড়ছেন কিনা কথা বোঝার চেষ্টা করেন পড়ছেন কিনা আল্লাহ যে পড়লেন শুনলেন তো নবীজি মাঝখানে মাইক্রোফোনের কাজকে দিয়েছে জিবরিল আলাই ইসলাতাম দিয়েছে জিবরাই ছিল মাকফুর বোন তারই হলেন আল্লাহ স্বামী হলেন বিশ্বনবী মোহাম্মদ রসুল্লাহ এই কারণে আল্লাহ তার কালামকে যেই যেই ভাবে যেই শব্দকে যেমন উচ্চারণ করেছেন কোথাও একগাম করেছেন কোথাও গুন্না করেছেন কোথাও ইকফা করেছেন কোথায় নাকে আওয়াজ কোথায় স্পষ্ট নাকে আওয়াজ নাই কোন শব্দ এমনে কোন শব্দ উচ্চারণ মাখরাজ এখান থেকে উচ্চারণ হয় কফ এখান থেকে হয় হা এখান থেকে হয় সব শব্দের উচ্চারণ কোরআন তেলাবাতের তাজবিদের কায়দা পদ্ধতি সব আমার আল্লাহর পক্ষ থেকে নবীর উপরে নবীর মাধ্যমে তাম পৃথিবীর কাছে আল্লাহ প্রেরণ করেছে তাই কোরআন নিজের মন মতো বললে হবে না আল্লাহ যেমন করি পড়িয়া নবীকে শুনাইছেন নবী পড়িয়া সাহাবাহামকে শুনাইছেন এইভাবে কোরআন পড়ার নাম হইল বিশুদ্ধ কোরআন তেলাওয়াত আর মনে রাখবেন এই বিশুদ্ধ কোরআন তেলাওয়াতের মূল কারখানা হইল দেবন্দি কামি মাদ্রাসা সবখানে কোরআন পড়া হয় কিন্তু আলহামদুলিল্লাহ দেবন মাদ্রাসার আলেমরা কোরআন বেশি শুদ্ধ করি পড়ে কেন জানেন দেওবন্দের মাদ্রাসা তো মানুষের বানানো মাদ্রাসা না দেওবন্দের মাদ্রাসা কি মানুষে বানাইছে উম্মতে বানাই নাই আল্লাহ আকবর আঠারোশো সাতান্ন সালে আঠারোশো সাতান্ন সালে যখন ইংরেজরা ষোলোশো দুই খ্রিস্টাব্দে ইস্ট ইন্ডিয়া কোম্পানির নামে এই ভারত উপমহাদেশে আসিয়া ব্যবসার নাম দিয়ে ঢুকলো মাত্র দেড়শো বছরের মাথায় ভারত উপমহাদেশের চারটা প্রদেশ সম্পূর্ণ নিজের কবজায় নিয়ে নিজেরা দখল করে ফেলেছে তাহলে ভারতের চারটা প্রদেশ ইংরেজে দখল করে আগ্রাসন করে নিয়ে গেল পুরা ভারতের ভিতরে যেখানে যেখানে মাদ্রাসা আছে মাদ্রাসার সমস্ত জমিনগুলো জবর জবত দখল করে ফেলল মাদ্রাসার আলেম ওলামাদেরকে নেস্ত করল মাদ্রাসা বোল্ডুজার দিয়া উৎখাত করে সেখানে সিনেমা খেলা মানাইল ও আমার ভাইরা উলামায় কেরামদেরকে দরে দরে শুধু আঠারোশো সাতান্ন সালের সামিলির ময়দানে জিহাদ করেছিল ইংরেজের বিরুদ্ধে সেই জিহাদে অংশগ্রহণ করার সন্দেহ পোষণ করিয়া উলামায় কেরামকে দরে দরে গাছের মধ্যে লটকায়া শুনিতে চড়িয়ে ফাঁসি দিয়েছিল চোদ্দ হাজার ওলামায় কেরামকে আমার ভাইরা ভারতের জায় মসজিদের সামনে তিন লক্ষ কোরআন শরীফের কবি একত্রিত করিয়া পেট্রোল লালিয়ে আগুন ধরিয়ে পুড়িয়ে ছাই করে দিয়েছিল এই সমস্ত কাজ যখন হইল তখন উলামায় দেবন্দের মুরব্বী যারা তখন দেবন সৃষ্টি হয় নাই ওই সমস্ত আল্লাহর অলিরা শাহ আজিজ মুহাদ্দেশে দেলবি রহমতুল্লাহ আলাই যিনি শাহ অলিউল্লাহর খানদান এবং এই খানদান থেকে দালুম দেবন্দের প্রতিষ্ঠাতা আল্লামা কাসেম নানদবি এই সমস্ত পূর্বপুরুষ বুজুর্গরা তখন ভারতের এই ভারতের কে স্বাধীন করার জন্য ইংরেজের বিরুদ্ধে জিহাদে অবতীর্ণ হইল জিয়াদের ঘোষণা করল জিয়াদ করলেন একটা নয় দুইটা নয় ডজনে ডজনে জিয়াদ করলেন সামিলির ময়দানে জিয়াদ হইল আম্বালার ময়দানে জিয়াদ হইল ও আমার ভাইরা মাইসুরের ময়দানে জিয়াদ হইল ও আমার ভাইরা এইভাবে জায়গায় জায়গায় বালাকোটের মধ্যে জিয়াদ হইল অনেক জিয়াদ পরিচালিত হয়েছে জিয়াদ পরিচালনা করছেন উলামায় দেবন্দের মুরব্বিয়ানে কারাম তারাই এদের মাধ্যমে এই ভারত উপমহাদেশে ইসলাম টিকে রয়েছে কোরআন শিক্ষা টিকে রয়েছে আমার ভাইরা কিন্তু সব সময় ইংরেজ গাদ্দারেরা ইংরেজ বেদুইনরা মুসলমানদের মধ্যে থেকে নামদারি কিছু লোককে টাকা পয়সা দিয়া খরিদ করে মীর জাফর বানাইল মীর সাদেক বানাইল খাজি খান বানাইল গুলামত কাদিয়ানি বানাইলাও আহমদ বেনারসি আলে হাদিসের নেতাকে বানাইল আহমদ নেতা খান বেরলবি শিরিক বেদাতের নেতাকে বানাইল এদেরকে খরিদ করে নিজের দালালি করিয়া মুসলমানের সঙ্গে গাদ্দারি করে ইংরেজের পক্ষে ফতোয়াবাজি করায়া উলামায় কেরামের বিরুদ্ধে করিয়া জিহাদকে নাকাম করে দিল তখন আল্লাহর নবী মুহাম্মদ রসুল্লাহ এক সময় আল্লামা কাসেম নানতবির স্বপ্নে আসিয়া উপস্থিত বলল কাসেম ও আমার কাসেম আজ বেঈমান মুসলমানরা নামদারি কিছু বেইমানের কারণে তোমরা জেহাদে কামিয়াবি হইতে পারবা না এখন মুসলমানদের দিলের ভিতরে ইমান একিন পুক্তা হয় নাই এক কাজ করো আমি এই লাঠি দিয়া দাগ দিয়ে দিচ্ছি এই জায়গার মধ্যে আসো তুমি আসিয়া আমার দাগে দাগে গড় নির্মাণ করিয়া এখানে কাল লাহু কালার রসুলের হাদিস কোরআনের শিক্ষা চালু করো কামি মাদ্রাসা চালু করো এই কামি ভাষার মাধ্যমে বিশ্বের মুসলমান সত্যিকারের ইমান পাবে আকিদা পাবে আমল পাবে বিশুদ্ধ কোরআন পাবে এগুলা মজবুত হইলে তখন জিহাদ হবে আল্লামা খাসেম নানতবী স্বপ্নে এই অবস্থা দেখিয়া ঘুম ভাঙ্গার পরে পেরেশান হয়ে গেলেন মনে হয় জায়গাটা চিনি এমন ঝুপড়ি গাঁও গেরাম যেখানে ভালো মানুষ যায় না তাড়াতাড়ি পাগলের মতো ছুটলেন যাই একটা ময়লা জায়গা দেখলেন এইটার মতো মনে হয় যাইয়া ভালো করে তাকাই দেখে ওই ময়লা জায়গার মধ্যে স্বপ্নে যে দেখছিলেন আল্লাহ নবী লাঠি দিয়া অঙ্কন ডাক দিছেন হে লাঠির দাগ সেই জায়গার মধ্যে বসে আছে সেই দাগে দাগে আল্লামা কাসেম নানতবি কাউমি মাদ্রাসা প্রতিষ্ঠা করেছেন এই মাদ্রাসাকে বর্তমান পৃথিবীর ইতিহাসে দেওয়ান মাদ্রাসা বলা হয় ঠিক না বেটিক বলে ঠিক না বেঠিক বলেন আমাদের রসুলপুলের পিসাবের এই মাদ্রাসাটাও কাউমি মাদ্রাসা কিনা বলেন রাজবাড়িতে কাউমি মাদ্রাসা আছে না নাই সারা বাংলাদেশে আছে না নাই লক্ষ লক্ষ মাদ্রাসা তাম পৃথিবীর বুকে কাউমি বেসরকারি মাদ্রাসা সমস্ত মাদ্রাসা এরা আল্লামা কাসম নদীর স্বপ্নের দেখা আল্লাহ নবীর লাঠির অঙ্কনে অঙ্কিত করিয়া যেই জায়গায় মাদ্রাসা কায়েম করেছিলেন সেই মাদ্রাসা শাখা প্রশাখা ঠিক না বলেন তাহলে আমাদের এই সমস্ত কামি মাদ্রাসার মূল প্রতিষ্ঠাতা কে মোহাম্মদুর রসুল্লাহ ঠিক না বলেন আল্লাহ নবী মোহাম্মদ রসুল্লাহ উম্মতের মধ্যে নবুতি মিশন চালু করার জন্য যে মাদ্রাসা কায়েম করেছেন কেয়ামত পর্যন্ত এই মাদ্রাসাগুলো থাকবে এই মাদ্রাসা যেদিন থাকবে না কেয়ামত এসে যাবে কোরআন থাকবে না ঠিক নেবে ঠিক বলেন অতএব কামি মাদ্রাসার বিরুদ্ধে যতই ষড়যন্ত্র করো না কেন যতই বক্তৃতা দাও না কেন ইনশাল্লাহ কামি মাদ্রাসার কিছু তোমরা করতে পারবে না পারবে মহতরম হাজরি যেহেতু কোরআন হাদিসের এই কাওমি মাদ্রাসাগুলো বিশ্বনবী মুহাম্মদ রসুলের স্বপ্নের মাধ্যমে কাসেম নানদীর মাধ্যমে করাইছেন তাই এই সমস্ত মাদ্রাসার পিছনে যখন রুহানি প্রতিষ্ঠাতা যখন মোহাম্মদ রসুল্লাহ আছেন তাহলে এই মাদ্রাসার ভিতরে নবুয়তি চারটা মিশনের কাজ সবচেয়ে বেশি হবে হবে না আমার আল্লাহ দিয়েছেন নবী আপনি ইয়াতলু আলহিম আয়াতি কোরআন বিশুদ্ধ তেলাওয়াত করেন আমার থেকে শিখছেন আর সাহাবায় কেরামকে পড়ান সাহাবারা কোরআন বিশুদ্ধ শিখছিল কিনা শিখছিলেন কিনা সাহাবারা তাবিনকে শিখাইছেন কিনা তাবিনরা তবে তাবিনকে শিখাইছেন কিনা তাহলে এই কোরআন শিক্ষার নবতির প্রথম মিশন এটা চালু ছিল তো এই চালু আসতে আসতে দেবন পর্যন্ত আসছে দেবন থেকে রসুলপুরে আসছে রাজবাড়িতে আসছে আরো পৃথিবীর আনাস কানাসে গিয়েছে অতএব বোঝা গেল নবতী মিশন যে চারটা মিশনের মাধ্যমে আল্লাহ মানুষকে গুণের মানুষ বানাবেন জান্নাতি মানুষ বানাবেন আল্লাহর বন্ধু বানাবেন অলি বানাবেন এই চারটা মিশনের মূল কেন্দ্র হইল কাউমি মাদ্রাসা মহাতরম হাজরিন দুই নম্বর মিশন আত্মশুদ্ধি আমার নবী আত্মাইটা আল্লাহ শুদ্ধ করেছিলেন কিনা আল্লাহ আকবার আমার নবী নবী হওয়ার আগের থেকে মাসুম নিষ্পাপ ঠিক না বেটিক বলেন যারা নবীকে পাপি বলে গুণার থেকে মুক্ত নয় বলি বলে তারা নবীর উন্মত হইতে পারে না মনে রাখবেন সেই নবী নিষ্পাপ হলেন কেমনে শখকে সদর আল্লাহ নবী ছোট কালে চার বছর বয়সে সীমা আমার নবীজির দুধ বোন সে সীমা বলেন আমি আমার বাইকে ছাগল সরাতে নিয়ে গেছি কোলের মধ্যে রাখতেছি কোলে নিয়ে আদর মায়া করতেছি বকরিগুলো একদিকে ছেড়ে দিয়েছি আরে পথের মানুষজন আসে আসিয়া আমি তো একটা মেয়ে মানুষ আমার দিকে কেউ তাকায় না আমার কোলের বাইটা চেহারার দিকে তাকাইয়া সব লাইন ধরেছে শুধু আমার ভাই মোহাম্মদের চেহারা দেখার জন্য কিছুক্ষণ পরেই আমি যখন আরো কিছুক্ষণ অবস্থান করতেছিলাম হঠাৎ করে সাদা লেবাসদারি কিছু লোক আসলো আসিয়া আমার ভাই মোহাম্মদকে শোয়াইলেন শোয়াইবার পরে ওনার বুক ছিললেন বুক চিরিয়া সেখান থেকে কলিজা গুলদা সব বের করলেন আবার বেহেস্তের পেয়ালা অন্যরকম পেয়ালা সেই পেয়ালার মধ্যে কি ধরনের পানি পানির ভিতরে এগুলা ধুইলেন ধুইয়া পরিষ্কার পরিচ্ছন্ন করে আবার বুকের মধ্যে ঢুকাইলেন ঢুকিয়ে আবার জোড়া দিয়া দিলেন আল্লাহ একবার খুলতে কাঁটা লাগলো না আবার জোড়া লাগাইতে সিলাই লাগলো না মেডিসিন লাগলো না এটা ছিল সম্পূর্ণ কুদরতি অপারেশন এটা ছিল শক্কে সদর এইভাবে আমার নবীর জীবনে চারবার শক্কে সদর করিয়া আমার আল্লাহ আত্মশুদ্ধির ব্যবস্থা নবী হওয়ার আগেই করেছে আমার নবীর আত্মা মহাপাক ঠিক না বেঠিক আমার আল্লাহ পাক পাকে বাগে বন্ধুত্ব ঠিক না বেঠিক পাকে বাগে বন্ধুত্ব আমার আল্লাহ পাক নবীয় পাক তাই আল্লাহ নবীকে চিনছেন নবী আল্লাহকে চিনছেন এই নবীর মাধ্যমে আল্লাহ বলছেন তাম বিশ্বের মানুষের আত্মা পরিষ্কার করতে হবে ও আমার মাহবুব নবী আমি আল্লাহ আপনার আত্মা পরিষ্কার করেছি আপনার মানুষ আত্মা পরিষ্কার করেছি কুদরতি অপারেশনের মাধ্যমে এটা নবীর সঙ্গে আমি করি উম্মদের সঙ্গে করব না আপনি আমার নবী হইয়া কোরআন তেরাওয়াতের মাধ্যমে ইসলামী শিক্ষা দীক্ষার মাধ্যমে আত্মশুদ্ধির মাধ্যমে তাস্কিয়ার মাধ্যমে সুরুক তরিকাদের মাধ্যমে আমার কোটি কোটি বান্দাদেরকে আপনি আত্মশুদ্ধি করবেন যাদের আত্মা আপনি শুদ্ধ করবেন তারা অন্যদের আত্মা শুদ্ধ করবে এইবারে তস্কিয়া সুলুক হকানি পীর তরিকাতের লাইন কে আমার পর্যন্ত চলবে আজকে যেই বুজুর্গের দরবারে আসছেন তিনি পিসাব রসুলপুরের পীর আল্লাহ আদারাজ করো হুজুরের হুজুরের মাধ্যমে বিরাট বড় কাজ হচ্ছে আমি দেখতেছি বাংলাদেশে দিনের কাজ নবুয়ালত নবুয়তের মিশনের কাজ আত্মশুদ্ধির কাজ ঠিক না বেডিক বলেন এই আত্মশুদ্ধির কাজ এটা ওনার কাছে কেমনে আসছে রসুলের থেকে আসছে ঠিক না বেটিক কোন পীর কোন পীর যদি নিজের আধ্যাত্মিক জগতের খেলাফতের বায়াত মুড়িদের এই সূত্র বাই সিরিয়াল রসুল পর্যন্ত পৌঁছাতে না পারে হে পীর নয় হে হল বানল আমার পীর হইলেন হজরত শাহ আব্রাহুল সাহ রহমতুল্লাহ আলাই হজরত আশফ আলী থানবী সাহেবের আখেরি চেরা বুঝলেন নাই আশফ আলী থানবী রহমতুল্লাহ আলাই তিনি ছিলেন হাজি আমদাদুল্লাহ মুহাজের মক্কির খলিফা বারে এমদাদু বনুরে হজরতে আব্দুর রহিম আব্দে বারি আব্দে হাদি আজদি মক্কি বলি হম মোহাম্মদ ইউ মোহিবুল্লাহ সাহেব সঈদ हम निजामुद्दी जलालो अब्द कुद्दुस अहमदी हम मोहम्मद आरिफ हम अब्द हक शेख जलाल शमसदी तुर्कु अलाउद्दी फरीद जुदनी खुतब दीनु हम दीनु उस्मानु शरीफ हम वो ममदूदू अबुयू सुप मोहम्मद अहमदी bu Isaku, Hambu Mamsa du Hubaira namwar, Ham Huzaifa ibn Adham, Ham Huzaili Murshidi, Abd Wahid, Ham Hasan Basri Ali Fakhruddin, সৈয়দুল কাউনাইনে খতমুল মুরসালি বুসরা নবী এই কবিতাগুলোর মাধ্যমে আমাদের আকাবেরিন চাহে আপনি থানবীর হন চাহে আপনি মাদারির হন চাহে আপনি শেখ জাকারিয়ার হন সমস্ত হকানি পীর মোশায়েকের সিলসিলায় তরিকাত আজকের পীর থেকে নিয়া আলী দাদিয়ালার মাধ্যমে রসুল পর্যন্ত পৌঁছবে ঠিক না আমি ঠিক কম এরা হলেন হকানি পীর আমাদের দেশে আরো পীর আছে না নাই ঢাকার বুকে একজন পীর আছে মাহবে খুদার দেওয়ান বাগি চিনেন আপনারা এটা কার থেকে আত্মশুদ্ধি নিছে এর পীরের সূত্র কি রসুল পর্যন্ত যায় এই আটটসির পীরের সিলসিলা রসুল পর্যন্ত যাবে এনায়তপুরের পিসাবের সিলসিলা রসুল পর্যন্ত যাবে সুরেশ্বরীর সিলসিলা রসুল পর্যন্ত যাবে কখনো যাবে না কুতুববাগের সিলসিলা রসুল পর্যন্ত যাবে না মাইজ ভান্ডারের সিলসিলা রসুল পর্যন্ত যাবে না বরং এদের সবার সিলসিলা হইল আমেরিকা লন্ডন ইহুদি খ্রিস্টান আমি তো মনে হয় গত বছর আপনাদেরকে এই ব্যাপারে কিছু কথা বলছিলাম জানি না মনে পড়ে না আপনারা বলবেন হুজুর এত বড় পীর দুনিয়ায় বাসা কোটি কোটি মানুষ যার দরবারে যায় আপনি বলেন তাদের সম্পর্ক ইহুদি খ্রিস্টানের সাথে এটার একটা প্রমাণ অনেক প্রমাণ আছে আমি একটা প্রমাণ আপনাদের সঙ্গে তুলে ধরতে চাই কি বলেন আমার কাছে একটা বই বসুন্ধরা থাকাকালী আমার হাতে একটা বই আছে বইয়ের নাম হইল তরিকুল জান্নাতে লীল মুজনিবিন অর্থাৎ গুণাগারের জন্য জান্নাতে যাওয়ার পথ এই বইটার নাম দেখিয়া কি মনে হয় রসুলপুর রসুলপুরে পিসাবের মতো আল্লাহর কোন অলি হকানি আলেমে লেখছে এরকম মনে হয় না হয় এত সুন্দর নাম তারিকুল লীল মুজনিবির আরবিতে লেখছে নাম বইটা বাংলা আবার নিচে অনুবাদ দিছে গুণাগারদের জন্য জান্নাতে যাওয়ার পর এর আগে আরেকটা বই পাইছিলাম যাক এই বইটা মধ্যে দুইটা ইতিহাস পাইলাম আমি পড়ছি এটা প্রথমে বুঝি নাই কাল লেখা নাম নাই এমনি শুয়া শুয়া পড়তেছি হঠাৎ করে পড়ার পরে যখন সন্দেহ ডাকছে আমার যে মারাত্মক আপত্তিকর কথা এই সমস্ত বইয়ের ভিতরে কার লেখা এটা কোথাও পাই না শেষ পৃষ্ঠার ভিতরে একটা সিল পাইলাম আমি সিল সিলটা দেখলাম মালিবা খ্রিস্টান মিশনারি তাহলে বোঝা গেল বইটা কার লেখা খ্রিস্টানদের লেখা এই বইয়ের মধ্যে দুইটা কথা ব্যক্ত করছে বলবো এক নম্বর কথা লেখছে কোন মানুষ স্বর্গে যাওয়ার জন্যে ইসলাম ধর্ম গ্রহণ করা বাধ্যতামূলক নয় যে কোনো মানুষ স্ব ধর্মে থাকিয়া আল্লাহর প্রতি বিশ্বাসী হইলে ভালো ভালো কাজ করিলে সে স্বর্গে যাইতে পারে স্বর্গের অর্থ জান্নাতে যাইতে পারে আবার লেখে মুসলমান মুসলমান থাকিয়া ইহুদি ইহুদি থাকিয়া খ্রিস্টান খ্রিস্টান থাকিয়া ভালো ভালো কাজ করিলে আল্লাহর প্রতি বিশ্বাসী হইলে সে জান্নাতে যাইতে পারে এবং এরপরে একটা কোরআন শরীফের আয়াত পেশ করছেন আল্লাদিনা হাদু ওয়ান নাসারা ওয়াল আল্লাদিনা আল্লাদিনা আমানু ইন্নাল্লাদিনা আমানু ওয়াল্লাদিনা হাদু ওয়ান নাসারা ওয়াসাবিন কুল্লুন আমানা বিল্লাহি ওয়া রাসূলিহি এই আয়াতটা সুরায় বাকারা সম্ভবত বাষট্টি নম্বর আয়াত এই আয়াত দিয়ে সে বলছে এই আয়াতে আল্লাহ বলতেছেন নিঃসন্দেহে যারা ইমানদার মুসলমান ওয়াল্লাদিনা হাদু যারা ইহুদি ওয়ান নাসারা যারা খ্রিস্টান যারা সাবিন ইব্রাহিম নবীর উম্মত এই চার প্রকারের লোক তাদের মধ্যে যারা যারা আল্লাহর প্রতি ইমান আনবে পরকালকে বিশ্বাস করে ফালা খাউবুল আলাইহিম আজরুন আজিম তারা অনেক সোয়াবের অধিকারী হবে তাদের কোনো ভয় নাই নাওজুবিল্লা কোন কোরআন শরীফের আয়াত ঠিক আছে আয়াতের উপরে নাওজুবিল্লা না এই বন্ডে খ্রিস্টানের যে অনুবাদ কোরআন শরীফের করছে এইটার উপরে নাওজুবিল্লা এটা হলো কোরআন শরীফের আয়াতে কোরআনিয়ার অপব্যাখ্যা কোরআনের অপব্যাখ্যা আর কেউ করে না সুরেশ্বরীর বইয়ের মধ্যে কি লেখা আছে জানেন সুরেশ্বরী চন্দ্রপুরী এদের বোর মধ্যে লেখা আছে যারা আমার সঙ্গে বায়াত তাল্লোক করবে মুড়িদ হবে মুড়িদ হইয়া আমার কথাবার্তা মানিয়া সাধনা করবে এক পর্যায়ে আমার মুরিদরা এমন এক উচ্চস্তরের মকামে পৌঁছে যায় যেখানে গেলে একদিন পয়দা হইয়া যায় আল্লাহর প্রতি তখন আর আমার মুরিদ কারো নামাজ লাগবে না রোজা লাগবে না হজ লাগবে না পর্দা লাগবে না কোন আমল লাগবে না নওয়াজবিল্লা জোরে এবার তার এই উক্তির উপরে কোরআন শরীফের আয়াত আনছে দলিল এই আমার ভাইরা খেয়াল করেন খেয়াল করেন এলেমের দরকার আছে নাই ওয়াবুদুর রব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন এ বাগের মধ্যে বলে ওয়াবুদ রাব্বাকা তোমার প্রভুর আবাদত বন্দী কর ওয়াবুদ রাব্বাকা হাত্তা ইয়াতিয়া একিন আসা পর্যন্ত আবাদত কর এর অর্থ হইল একিন যদি এসে যায় আর আবাদত বন্দেগীর দরকার নাই একিনের অর্থ তো আমরা বাংলা ভাষায় মোটামুটি বুঝি একিনের অর্থ হইল আল্লাহ একজন আছে এটার একিন বুঝেন নাই এই অর্থ করিয়া কোরআনের এই আয়াতের মনে বলে কোরআন বলে এবাদত নামাজ লাগবে না তোমরা কোথেকে আইসো এবাদত লাগবে এই হলো বর্তমান বন্ডবীরের কথা এটা কোরআনের সঠিক ব্যাখ্যা না অপব্যাখ্যা এই ইয়কিন শব্দে অর্থ হইল সমস্ত তফসির কারাবগণ বলেছেন একিন শব্দের অর্থ হল মৃত্যু ঠিক না বলেন আমাদের মত আছে না নাই মত একেনি না সন্দেহ আছে মৃত্যু যেমন সন্দেহ নাই নিশ্চিত একিন আল্লাহ একিনের অর্থ একিন বুঝাইছেন মৌতকে অর্থাৎ মৃত্যু পর্যন্ত আল্লাহ তোমার প্রবুর গুলামি করতেই থাক এটা হলো আয়াতের সঠিক ব্যাখ্যা আর অবব্যাখ্যা দিয়া খ্রিস্টান মার্কা ব্যাখ্যা দিয়া কোরআনকে বিকৃত করিয়া আজকাল বন্ডভীরেরা বলে উপরের স্তরে পৌঁছিয়া গেলে রুহানি জগতে তোর নামাজ রোজা আর কিছু লাগবে না এই সমস্ত লোকরা এরা যে খ্রিস্টান ইহুদের দালাল আর কোন সন্দেহ থাকতে পারে তো বলতেছিলাম খ্রিস্টান মিশনারি বইয়ের মধ্যে লেখা আছে ইসলাম ধর্ম গ্রহণ করা বাধ্যতামূলক না খ্রিস্টান থাকিও কি করতে পারে জান্নাতে যাইতে পারে ইহুদি হইয়াও জান্নাতে যাইতে পারে কোরআন শিবের আয়াত দিয়ে ব্যাখ্যা দিয়েছে অথচ সেই আয়াতের ব্যাখ্যা সঠিক ব্যাখ্যা কি জানেন ইন্নাল্লাদিন আমানু যেই সমস্ত লোক কোন ধর্মের উপরে ছিল না মুশেক ছিল তারা ইমান গ্রহণ করছেন কোরআন হাদিসের উপরে ওয়াল্লাদিনা হাদু যারা ইহুদি ছিল তারা এক ধর্মের বিশ্বাসী তাদের মধ্যে যারা ইমান গ্রহণ করেছেন ওয়াল্লাদিনা ওয়ান নাসারা যারা খ্রিস্টান ধর্মের অনুসারী ছিল এটা একটা ধর্ম সেটা বাদ দিয়ে ইসলাম আসার পরে যারা ইসলামের উপরে আমল ইমান এনেছে ওয়া সাবিন ইব্রাহিম নবী ধর্মে ছিল এদের মধ্যে যারা ইমান গ্রহণ করছে এই ইমান গ্রহণকারী কোরআন সুন্না অনুসারী যারা মুশেক হোক ইহুদি হোক খ্রিস্টান হোক এবং ইব্রাহিম নবীর উম্মত হোক যারাই হোক না কেন একমাত্র তারাই জান্নাতে যাবে তাদের বয় নাই চিন্তা নাই তাদের জন্য আল্লাহ আজরে আজিম রেখেছে তাহলে এই কোরআন শরীফের অপব্যাখ্যা করল কিনা তারা তারা কয় মুসলমান হইলেও ইমান জান্নাতে যাবে ইহুদি হইলেও জান্নাতে যাবে এই ব্যাখ্যা খ্রিস্টানরা বের করেছে এই আয়াত দিয়া প্রমাণ দিয়েছে বন্ধুরা আমার সাপ্তাহিক দেওয়ানবাগ একটা পত্রিকা আছে কি পত্রিকা কি পত্রিকা সাপ্তাহিক দেওয়ানবাগি সাপ্তাহিক দেওয়ানবাগ এই পত্রিকার মধ্যে আমি পড়েছি দেওয়ানবাগি হিসাব লেখছে হু বহু খ্রিস্টান মিশনারির আমার হাতে পড়া যে বইয়ের কথা আমি বললাম এই বইয়ের মধ্যে খ্রিস্টানরা যা লিখেছে এটাকে আরো সুন্দর করে দেওয়ানবাগিরা লিখেছে দেওয়ানবাগি সাহেব লেখছেন যে কোনো মানুষ স্বধর্মে থাকিয়া ভালো কাজ করিলে আল্লাহর প্রতি মহাব্বত রাখিলে সে জান্নাতে যাইতে পারবে দলিল কোরআন শরীফের ওই আয়াত যে আয়াত খ্রিস্টান মিশনারিরা দিয়েছিল ইন্নাল্লাদিনা আমানু ওয়াল্লাদিনা হাদু এই আয়াত দেওয়ানবাগ হিসাবও দিয়েছে তাইলে ওই খ্রিস্টান মিশনারির বই আর দেওয়ানবাগের লেখা বই এর দুইটার মধ্যে কোন ব্যবধান না প্রমাণ হইল কিনা এই ভণ্ডভীরের আস্তানা যে লন্ডন খ্রিস্টান ইহুদি প্রমাণ হইল কিনা বলেন এবার শোনেন দেওয়ান বাগিসা ভালো বলে বলেন আমার দরবারে একজন খ্রিস্টান আসলো যিনি মুসলমান না সে আসিয়া আমার হাতে মুড়ি দইল দেখছেন রসুল বলে পিসা কোন হিন্দুকে মুরিদ করে খ্রিস্টানের মুরিদ করে ইহুদিকে মুরিদ করে হাটাদারের আল্লাহ আহমদ সবি সাহেব ইহুদিকে মুরিদ করে খ্রিস্টানকে মুরিদ করে এদিকে মুরিদ করার আগে মুসলমান বানাইতে হবে তারপরে মুরিদ চলবে বেইমান অবস্থায় কোন পীরের হাতে মুরিদ হইতে পারে না ঠিক না কোন দেওয়ানবাগি সাহ যত বন্ধবীর আছে তারা খ্রিস্টানদেরকে মুরিদ বানায় কয় আমি মুরিদ বানাইলাম এবার আমাকে বলে বাবা আমাকে এমন একটা আমল দেন যে আমলটা আমার জীবনের সর্বস্তরে কাজে লাগবে তবে আমলটা আমার ধর্মীয় কিতাব থেকে দিতে হবে মানে মুসলমানের কোনো আমল কোরআন হাদিসে নিবে না আর নিলে তো দেয়ানবাগে দিতে পারবে না তখন দেওয়ানবাগি সাহেব লোক লাগাইল খ্রিস্টানের বই বাইবেল বাইবেলের নিউ টেস্টামেন্ট বাইবেল দুই পার্ট এক পার্ট ওল্ড টেস্টামেন্ট আর একটা নিউ টেস্টামেন্ট ওল্ড টেস্টামেন্ট হইল ইহুদিদের তৌরিত কিতাব নিউ টেস্টামেন্ট হইল ইঞ্জিল খ্রিস্টানদের কিতাব এই দুইটাই মিলিয়া বাইবেল কিতাব বুঝাইছে কথা এই কিতাব থেকে এই কিতাব থেকে সে তালাশ করিয়া একটা আমল বের করছে হে আমলটা তাকে দিছে ক বাবা তুমি এই আমলটা করবা কয়ে আমার থেকে মুড়ি দইয়া আমলটা নিয়ে আমার দরবার থেকে চলে গেল দশ পনেরো দিন হয়ে গেল সে আর দেওয়ানবাগে আসলো না আমি চিন্তিত পনেরো দিন পরে আমার দরবারে যখন আসলো আসিয়া কান্না আরম্ভ করছে বাবা বাবা বাবা করিয়া কানতেছে গো বাবা আপনাকে আমি কি দিয়ে আপনার শুক্রিয়া আদায় করব। আপনার কি কত বড় অনুগ্রহ আমার উপরে এই এই কইতেছে বাবা বলে দেওয়ানবাগি সাহেব বলে আমি জিজ্ঞাসা করলাম তুমি কি বলতে চাও বাবা যান আপনি আমাকে আমার ধর্মীয় কিতাব থেকে যে অজিভা বাতাই দিছেন এই অজিভা আমি কন্টিনিউ আমল করছি এক সপ্তাহ এক সপ্তাহ আমল করার পরে আমি একদিন তন্দ্রায় ছিলাম আমি আমাকে দেখতেছি আমি উঠতে উঠতে উঠতে উঠতে মদিনা মুসলমানদের নবী বিশ্বনবী মুহাম্মদ রসুলের রওদা মধ্যে পৌঁছে গেছে সোবান কন্যা একজন খ্রিস্টান বেইমান কত বড় মিথ্যুক সে কোথায় গেছে খ্রিস্টান কিতাবের আমল করে করে মুহাম্মদ রসুল রওজার মধ্যে গেছে যাওয়ার পর এবার বলে আমি সেখানে যাওয়ার পরে যখন রওজা পাকের সামনে বসলাম হঠাৎ করে কবর থেকে রওজা পাক থেকে একটা হাত উঠছে আকাশের চন্দ্রের মতো উজ্জ্বল আলো পুরা মদিনা মসজিদকে আলোকিত করে ফেলছে আর ভিতর থেকে ভিতর থেকে আওয়াজ আসছে ও আমার মাহবে খোদার দেওয়ানবাগের দরবারের লোক তো তুমি তুমি এখানে কেমনে আসলে বাবা আসো আর সামনে আসো আমার সঙ্গে মোসাফা করো নাওজুবিল্লা কর আল্লাহ নবী নাকি তাকে মোসাফা করার জন্য ডাকছে ডাকার পরে সে মোসাফা করছে হাত দিয়ে মোসাফা করার পরে বাবা যান আমার হাতের মধ্যে এমন এক বরকত লাগছে আমি সঙ্গে সঙ্গে হাতটাকে বুকের মধ্যে আনিয়া মালিশ করে দিলাম আমার কলব পর্যন্ত ঠান্ডা হয়ে গেছে তারপরে আমি আসলাম ঘুমের থেকে উঠলাম উঠার পরে এবার আমি দেখতেছি আমার কলবের ভিতরে অটোমেটিক জিকির চালু হয়ে গেছে আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ জিকির চালু হয়ে গেছে আমি যখন সকালবেলায় উঠি ঘুমের থেকে দুনিয়ার কোনো কাজ করতে ইচ্ছা করি কোথাও যাওয়ার ইচ্ছা কোনো প্রোগ্রামে যদি সেই কাজটা আমার জন্য মঙ্গল হয় তখন আমি আমার এখান থেকে শব্দ পাই হুঁ কর আর যদি অমঙ্গল হয় হবে এমন একটা হয় তখন এখান থেকে নো নো শব্দ আসে করিও না করিও না করিও না ভাবা যান আপনার কিছু ক্রিয়া আদায় করব। এখন তো আল্লাহ ডাইরেক্ট আমার এখানে বসে বসে আমাকে পথ দেখায় দেখায় আমাকে চালায় এই কাহিনী লিখছে কে বলেন কে লিখছে এমন ধরনের কোন ফালতু কাহিনী হকানি কোন ফিরে লেখে তাইলে তার কত বিশ্বাস একজন মানুষ মুসলমান না হইয়া কালেমা না পড়িয়া ইহুদি খ্রিস্টান ধর্মে থাকিয়া দেওয়ানবাগির মুরিদ হওয়ার কারণে তার আমল পাইয়া আমল করার কারণে আমলটা আবার খ্রিস্টানদের কিতাব থেকে আমল কোরআন হারিস থেকে আমল নয় এমন কাজ করিয়া নবীর সঙ্গে সাক্ষাৎ নবীর রাওজা জেয়ারত নবীর সঙ্গে মুসাফা আবার বুকের মধ্যে বসে বসে আল্লাহ ডাইরেক্ট তাকে পরিচালনা করে এই সমস্ত কথা কোন মুসলমান বলতে পারে না যারা বলবে তারাই হলো খ্রিস্টানের পাক্কা দ্বারা আমি জিজ্ঞাসা করতে চাই বন্ডভীরের খপ্পর থেকে নিজের ইমান বাঁচানো দরকার আছে না নেই বন্ডবীরের খপ্পর থেকে ইমান আকিদা বাঁচাইবার জন্য একমাত্র হকানি পীর মশায়কের এই সমস্ত দরবার আল্লাহ আপনাকে তফিক দান করুন খ্রিস্টান মিশনারির বইয়ের ভিতরে আরেকটা কথা আছে বলবো নাকি এটা সেখানে আছে যে আদম আলাই ইসলাতাম আল্লাহ পাক জান্নাতে দিছিলেন সৃষ্টি করার পর এরপরে আদম থেকে আল্লাহ হাওয়া বানাইছেন স্বামী স্ত্রীকে জান্নাতে রাখলেন আর নিষিদ্ধ গাছের ফল খাইয়া আদম এবং হাওয়া জন্মগতভাবে ওনার শরীরের রক্তে রক্তে রন্ধ্রে রন্ধ্রে পাপ ডুকিয়া তারা পাবিষ্ট হয়ে গেছে নাউজবিল্লা আদম হাওয়া যেহেতু পাবিষ্ট তাই আদম হাওয়া দুনিয়াতে আসার পরে আদম সন্তানের ভিতরে হজরতে শীষ থেকে নিয়া ঈসা মোহাম্মদ রসুল পর্যন্ত সমস্ত নবীরা সব আদম সন্তান হওয়ার কারণে আদম যেহেতু পাপিষ্ট আদমের সন্তান সমস্ত নবীরাও পাপি আর পাপিষ্ট ও আমার ভাইরা রসুলপুরের বন্ধুরা মোহেবিনরা এই তারা প্রমাণ হইল খ্রিস্টানদের বই থেকে আদম থেকে নিয়া সমস্ত রসুলদেরকে পাপি অপরাধী গুণাগার বলে গালি দিয়েছে সর্বপ্রথম খ্রিস্টানেরা তাই নবী রসুলকে যারা নিষ্পাপ মানে না যদি কোনো মুসলমান হয় সাবধান হন তবা করেন কোন মুসলমানের আকিরা নবী নিষ্পাপ নয় এমন আকিদা হইতে পারে না মুসলমানের আকিদা নবী নবুয়ত পাওয়ার পরেও নিষ্পাপ আগেও নিষ্পাপ নবী রসুলকে যারা নিষ্পাপ মানে না তারা স্পষ্ট খ্রিস্টানের তারা এরপরে বলে আল্লাহ পাক রাব্বুল আলমিন দেখলেন যে আদমও পাবি সব নবীরও পাবি হঠাৎ করে আল্লাহ চিন্তা ভাবনা করলেন আমি এমন এক নিষ্পাপ নবী দুনিয়াতে প্রেরণ করব যেই নিষ্পাপ নবী কোন আদম সন্তানের অর্শ থেকে আসবে না তাই আল্লাহ মুক্ত করার জন্যে পাপ করার জন্যে এক পবিত্র নবী দুনিয়াতে সৃষ্টি করার জন্যে আল্লাহ নিজেই জন্ম দিলেন ঈশা নবীকে নওয়াজুবিল্লাহ তাহলে আল্লাহ হলেন ঈশা নবীর পিতা আর ঈশানবী নবী হইলেন আল্লাহ সন সন্তান নওয়াজবিল্লা কন কার কথা খ্রিস্টানদের কথা আল্লাহ গুনাগার নাকি গুণামুক্ত আল্লাহ পাক পবিত্র কিনা আল্লাহ সুবাহান আল্লাহ যেমন পাক আল্লাহর সন্তান পাক সমস্ত নবী আদম সন্তান আদম আর হাওয়া যখন পাপি সমস্ত নবীরও পাপি এই হলো খ্রিস্টানদের যুক্তি নাউজুবিল্লা কর আমার বন্ধুরা এরপরে বলে কি এরপরে বলে ঈশা নবী যখন বড় হইলেন বড় হইয়া আল্লাহকে বলে আল্লাহ সব মানুষ তো পাপি মানুষও পাবি নবীরও পাবি এখন এদেরকে পাপ মুক্ত করার জন্য একটা ব্যবস্থা করা দরকার তাদের পাপ মাফ করে দেওয়ার জন্য এদের পাপ আপনি মাফ করিয়া তাদের জান্নাতের ফয়সলা করেন এর জন্যে আপনি আমার শত্রু বাহিনীকে লাগাই দেন আমার উপর নির্যাতন করো আমাকে দরিয়া সুলিতে চড়াক সুলিবিদ্ধ করে আমাকে হত্যা করো আমি সুলিবিদ্ধ হইয়া যে নিহত হব কষ্ট পাব এই কষ্টর বিনিময় আমি ওই সমস্ত মানব জাতির গুনার জন্য কাফারা হব যারা আমি ঈশাকে আপনার সন্তান মানে আপনাকে আমার পিতা মানে বলে নওয়াজ বুঝেন নাই কথাটা বুঝেন নাই অর্থাৎ যারা খ্রিস্টান বর্তমান খ্রিস্টান ধর্ম বাতিল ধর্মকে আকিদা সঠিক মনে করবে তাদের গুনার জন্য কাফারা দিয়া দিলেন ঈসা আলাইসালাম সুলির মধ্যে ছড়িয়া আমাদের মুসলমানদের আকিদা কি ঈসা আলাইসালাম সুলির মধ্যে চড়ছেন না আল্লাহ পাক আসমানে উঠাই নিছেন এই সব খ্রিস্টানরা আকিদা আমার ভাইরা এরপরে বলে তাই সমস্ত খ্রিস্টানরা গুণামুক্ত যদি বিশ্বাস করতে পারে যে ঈশা আলাই ইসাতাম আল্লাহর সন্তান আল্লাহর সন্তান আল্লাহ যখন আল্লাহ আল্লাহর সন্তান কি বন্ধা হবে নাকি বন্ধা হওয়ার কথা নয় আল্লাহর সন্তান আল্লাহ হবে তাই খ্রিস্টানদের আকিদা আল্লাহ তিনটা একটা আলমাইটি একটা হোলি স্পিরিট আর একটা হইল সন একটা বিগ গড একটা স্মল গড একটা মিডিয়াম গড তিন গডে মিলিয়া ওয়ান গড নাউজবিল্লা গড সব পাগলামি ঠিক না ঠিক আল্লাহ বড় খোদা এটার নাম হলো আলমাইটি ঈশা ষোলো খোদা এটা সন এটা হলো স্মল গড আর আল্লাহর গুণাবলী ঈশার মধ্যে একীভূত হইয়া ঈশা যে আল্লাহর সন্তান হইতে পারল এমন এক মাসকানের সম্পর্কের নাম হোলি স্পিরিট এটা হলো মিডিয়াম গড তিন খোদা মিলিয়া এক খোদা এই সমস্ত বকওয়াস এই সমস্ত কথা খ্রিস্টানরা বলে আমার ভাইরা এই কথাগুলো খ্রিস্টান মিশনারির বই তরিকুল জান্নাতে লীল মুজলিবিন গুনাগারদের জান্নাতে যাওয়ার পথের মধ্যে লেখা আছে এটা হলো খ্রিস্টানের আকিদা ঠিক না ঠিক বলেন আমি আপনাদেরকে কেন শুনাইলাম এটা একটা মাস্টা বোঝানোর জন্য শুনাইলাম সেই মাস্টাটা হইল এই ঘটনার দ্বারা বোঝা যায় খ্রিস্টান ধর্ম অনুযায়ী মরিয়মের সন্তান ঈশা তিনি ছিলেন আসলে মানুষ এরপরে আল্লাহর গুণাবলী মানুষের ভিতরে প্রবেশ করিয়া ঈশা নবী আল্লাহর সন্তান হয়ে গেছেন ইনিও ছোট মোটো আল্লাহ হইছেন তাইলে মানুষকে আল্লাহর গুণে গুণান্বিত করা মানুষের মধ্যে আল্লাহর গুণ বিদ্যমান আছে এমন আকিদা পোষণ করা এটা মুসলমানের কথা নয় এটা একমাত্র খ্রিস্টানদের আকিদা ঠিক বলেন আমি এবার আপনাকে জিজ্ঞাসা করি আমাদের এই বাংলাদেশে অনেক মুসলমান আছে কিনা জানতে অজান্তে তারা বলে আমার নবী গায়েব জানে আল্লাহ গায়েব জানেন নবীও গায়েব জানে তাহলে আল্লাহর গুণাবলী নবীর মধ্যে ফিট করল আল্লাহ সর্বস্থানে বিরাজমান রসুরও নাকি সর্বস্থানে বিরাজমান আল্লাহর গুণাবলী নবীর মধ্যে ফিট করলো ও আমার ভাইরা আল্লাহ যেই নূর সেই নূরে জাতির দ্বারায় নবী তৈরি একই নূর একই বংশ এইগুলা বলা খ্রিস্টানদের আকিদার দালি করা তাই বর্তমান রেসবি দল শিরিক বেদাত কবর পূজারি যারা বেদাত করে শিরিক করে বন্ডপীর সহ যাদের এই সমস্ত আকিদা তাদের সম্পর্ক মদিনার সাথে নাই তাদের সম্পর্ক মক্কার সাথে নাই তাদের সম্পর্ক রসুলের সঙ্গে নাই তাদের সম্পর্ক সাহাবার সঙ্গে নাই তাদের সম্পর্ক ইহুদি খ্রিস্টানের সাথে মহতরম হাজরিন আমার সময়ও শেষ কথাও শেষ অনেকক্ষণ কথা বলেছি সর্বশেষ আরো কয়েকটা কথা জরুরি সংক্ষেপে বলি সেটা হল বর্তমান মুসলিম জাতির বিরুদ্ধে তিন চক্র কাজ করতেছে ঠিক না বেঠিক মুসলিম জাতির বিরুদ্ধে সন্ত্রাস চালাচ্ছে কিনা এই আফগানিস্তানে সন্ত্রাস হইতেছে না মুসলমান হত্যা করছে না ইরাকে মুসলমানদেরকে নিরীহ মুসলমানকে হত্যা করে নাই ফিলিস্তিনে করতেছে না বর্মায় করতেছে না কথা বলেন না কেন তাম মুসলিম দেশের ভিতরে ইহুদি খ্রিস্টান ডব্লিউ বুসের চেলারা ইহুদি খ্রিস্টানরা নিরীহ মুসলমানদের রক্ত দিয়ে এই জমিনকে যারা লাল করতেছে আর বলতেছে আমরা সন্ত্রাস দমন করতেছি সন্ত্রাস দমন করতেছি তাদের কাছে স্পষ্ট কথা নিরীহ মানুষ মুসলমানকে হত্যা করা এইটা হলো সন্ত্রাস যাদেরকে হত্যা করেছে তারা সন্ত্রাসী না যারা মুসলমানের দেশে ডাইরেক্ট অস্ত্র সন্ত্রাস চালিয়ে মুসলমান হত্যা করেছে এই আমেরিকাওয়ালা হলো এক নম্বর সন্ত্রাস আমার ভাইরা এ নাস্তিক বেঈমান খ্রিস্টান ইহুদি যারা অস্ত্রের মাধ্যমে মুসলমানদেরকে নিধন করতে চাচ্ছে আল্লাহর ফজল করমে এই বাংলার জমিনে বিশ্বের বুকে হকপন্থী উলামা মশায় দিনদার ইমানদার কম পরিমাণে হইলেও থাকার কারণে এখন পর্যন্ত অস্ত্রের মাধ্যমে মুসলমানের সঙ্গে যুদ্ধ করিয়া মুসলমানদের তেমন কিছু ক্ষতি করতে পারে না এই অবস্থা দেখিয়া ইহুদি খ্রিস্টানরা মুসলমানদের সমাজ থেকে দুই প্রকারের দালাল বানাইছে কয় প্রকারের দালাল কার দালাল ইহুদি খ্রিস্টানের দালাল দালাল বানাইছে দালাল আবার দুই প্রকার কয় প্রকার এক প্রকারের দালাল হইল বামপন্থী দালাল আরেক প্রকারের দালাল হইল ডানপন্থী দালাল মনে রাখবেন তো মুসলমানের আসল শত্রু কাফের নাস্তিক ব্লাদার বেইমান ইহুদি খ্রিস্টান হিন্দু ঠিক না বেটে কন তারা তো আসেই স্পষ্ট ইসলাম বিরোধী তারা যখন নিজের মিশনে মুসলমানের বিরুদ্ধে কামিয়াব হইতে পারতেছে না পুরা পুরা তখন তারা মুসলমান সমাজ থেকে নামদারি কিছু মুসলমানদেরকে নিজের কাছে নিয়া টাকা পয়সা দিয়া তাদের মস্তিষ্ক দোলাই করিয়া তাদেরকে মুসলমান সমাজের ভিতরে ইসলামের বিরুদ্ধে তত্ত্ব সন্ত্রাস চালাইবার জন্য দালাল নিয়োগ করেছে এই দালাল কয় ভাগ দুই ভাগ ডান আর বাম ঠিক না বেঠিক বাম কারা ডান কারা সিনার দরকার নাই বাম দালাল কারা যাদের নাম ইসলামী সম ইসলামকে মানেই না স্পষ্ট ইসলামী বিরুদ্ধে না এরকম লোক ডক্টর আহমদ শরীফ নাম মুসলমানের কিনা আহমদ নাম মুসলমানের কিনা সে কি কোরআন হারিস মানে স্পষ্ট কোরআন হারিস বিরুদ্ধে করে কিনা ইসলামীরদে করে কিনা তাসলিমা নাসলিম নামটা কেমন ইসলামী ফরিদা রহমান নামটা কি ইসলামী কবি শামসুর রহমান নামটা কি ইসলামী বর্তমান শামসুদ্দুহা মানিক আরেক বেইমান বের হয়েছে বই মেলার ভিতরে আমার আল্লাহর বিরুদ্ধে নবীর বিরুদ্ধে বই লেখিয়া ডাকার বুকে বই বিক্রি করতেছে এদেরকে সরকার গ্রেফতার করছে বলে শুনছি আমরা আজকের এই সম্মেলন থেকে দাবি করতে চাই নতুন ঘটনা এই বেইমানের গ্রেফতার করা যথেষ্ট নয় বাইতুল মুকালামের মধ্যে ফাঁসির মন সাজাইয়া এই পরিমাণকে কুড়ি কুড়ি মুসলমানের সামনে ফাঁসি দিতে হবে আমার দালাল কয় প্রকার আহমদ শরীফ বামপন্থী দালাল তাসিমান আসিন বামপন্থী দালাল ফরিদা রহমান বামপন্থী দালাল কবি শামসুর রহমান বামপন্থী দালাল শামসুদ্দুহা মানিক বামপন্থী দালাল লতিফ সিদ্দিকি বামপন্থী দালাল আমরা বলতে চাই শাহজালালের এই পবিত্র ভূমিতে আল্লামা আহমদ শফি রসুলপুরের পীর উজানির পীর চরমনার পীর পটিয়ার পীর হারদারের পীর বসুন্ধরার পীর ডালগানগরের পীর এই সমস্ত হকানি পীরের দেশের মধ্যে এই বামপন্থী মানে জাগা নাই জাগা নাই জাগা নাই মাননীয় প্রধানমন্ত্রী আমাদের প্রধানমন্ত্রী গত অধিবেশনে এক বক্তব্য সরাসরি শুনেছি জাতীয় পার্টির এক মন্ত্রী বলেছে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী আল্লাহ রহমদের তাহাজুদের নামাজ পড়ে সংসদের মধ্যে দাঁড়াইয়া করতেছে তাহলে এই কথাটা মিথ্যা কেমনে বলবো সত্য হইতে পারে আমার কথা হইল যদি আপনি তাহাজুদ পড়েন হাবিজি হুজুরের মাধ্যমে আপনার বিবাহের কলমা হাবিজি হুজুরে পড়াইছেন হাবিজি হুজুরকে আপনি পিতা ডাকেন উনার সন্তানদেরকে বাই ডাকেন উলামায় হক শামতুলক ফরিদপুরীর জমিনে আপনার জন্ম এমন আল্লাহর কুতুবের জমিনে জন্ম লাভ করিয়া এই দেশের প্রধানমন্ত্রী হয়েছেন আমরা আজকের সম্মেলন বলতে চাই আপনার মন্ত্রী ক্যাবিনেট আপনার এমপির মধ্যে যেই সমস্ত ইহুদি কিরিটানের বামপন্থী তার আছে এদেরকে কান ধরিয়া বহিষ্কার কর এলে আপনি মুসিবতে পড়বেন আল্লাহ কারণে ছাড়ব না ঠিক না ঠিক করে এই দাবি করার অধিকার নাই আমাদের প্রধানমন্ত্রীর কাছে আছে না নাই আমরা আজকে সম্মেলন থেকে দাবি করলাম দাবিটা বুঝছেন আপনারা সবাই আপনার চান কিনা মাননীয় প্রধানমন্ত্রী এই সমস্ত যারা কাওয়ামি মাদ্রাসাকে কি বলে ব্যঙ্গের ছাতা বলে আমর ছবি ডাকে এই সমস্ত বেইমানদেরকে কান ধরে মন্ত্রী ক্যাবিনেট এমপিতে পদ থেকে বের করো বহিষ্কার করো কারা কারা চান হাত তুলে আরেক দলের আরেক প্রকারের দালাল আছে তারা ডানপন্থী দালাল কি পন্থী এরা কারা যারা নাম মুসলমান মুসলমান বলি পাক্কা দাবিদার এবং আশেকে রসুল হওয়ার দাবিদার কেউ কেউ কোরআন হারিস মানার দাবিদার এমন লোক যেই লোকগুলোর আকিদা আমল আল্লাহ নবীর আকিদার সঙ্গে সাহাবার আগিদার সঙ্গে নবীর আমল সাহাবার আমলের সঙ্গে কোন সম্পর্ক নাই এরা হলো ডানপন্থী ইউরি খ্রিস্টানের দালাল এদের মধ্যে এক নম্বরে আহমদ রাজা খান বেরেলবি বেদাতির দল দুই নম্বরে দুই নম্বরে দুই নম্বর হইল আব্দুল হক বেনারসি তথাকথিত লামজহাবি আহলে হাদিসের দল আরো দুই দল আছে আমি না বললেও আপনারা বুঝে নিছেন ঠিক না ঠিক যারা নিজকে মুসলমান দাবি করে খাঁটি মুসলমান দাবি করে তাদের আকিদা তাদের আমল তাদের আদর্শ মা আনা আলাইহি ওয়াসাবি আলাইকুম বেসুন্নতি ওয়াসুন্নতিল খোলাবাইর রাশিদিন আল মাহাদিন আমার নবী বলেন আমার অবর্তমানে ও আমার উম্মত আমার উম্মতের মধ্যে অনেক দলাদলি গ্রুপিং বের হবে প্রত্যেক দল নিজের মত নিজের আদর্শকে কোরআন হারিস দিয়া প্রমাণ করবে আমি রসুল বলে যাচ্ছি ও আমার উম্মত এত দলাদলি যেখানে দেখবা একতলাপ দেখবা তখন তোমাদের কর্তব্য হইল তোমরা আমার সন্ন্যত আমার চার খলিবার সন্ন্যত আরেক হালিসে আছে মা আনা আলাইয়া সাবি আমার সাহাবাহ কেরামের সন্ন্যত নবীর আদর্শ সাহাবার আদর্শের উপরে তোমরা অটল থাকবে কোমরের দাঁত দিয়ে মজবুত করে ধরবে একমাত্র এটাই হবে জান্নাতের পথ এটা হলো হকানি দল আলে হাদিসের দল একমাত্র কোরআন মানে একমাত্র সই হাদিস তথা বুহারি শরীফ মানার দাবি করে আর মজাব মানাকে শিরিক বলে আমি সংক্ষেপে বলতে চাই গত বছর আপনাদের সামনে এই নিয়ে আলোচনা করেছি আজকে দেখলাম আমার আলোচনা বিস্তারিত এই পত্রিকা কি নাম দেশের কলম এই দেশের কলমের ভিতরে সব পুরা বক্তব্য এসেছে এটা নিয়ে পড়তে পারবেন এখানে বেশি সমানষ্ট করে আমার সময় নাই কথা হইল এদের এই বক্তব্য একমাত্র কোরআন মানা একমাত্র হাদিস মানা নিজকে আল হাদিস দাবি করা এটা রসুলের আদর্শ না সাহাবাদের আদর্শ না আমার রসুল বলছেন আলাই ও সুন্নতির খোলা খোলাফাই রাসিন মাহাদিগিন তোমরা আমার সুন্নত ধরো যারা আমার সুন্নত ধরা ধরবে তারা আলে সুন্নত হবে তোমরা আমার সাহাবাই ক্রামের জমাতের অনুসরণ করো সাহাবার জমাত ধরলে ওয়াল জামাত হবে আমার সুন্নত মানলে আলে সুন্নত সাহাবার জমাত মানলে ওয়াল জামাত তাই তোমরা হবে আলে সুন্নত ওয়াল জামাত তোমরা আলে হারিস হতে পারো না আলে হাদিসের নামটা তো খ্রিস্টানরা দিয়েছে খারা দিছে কম খারা দিয়েছে খ্রিস্টানরা আব্দুল আকবর রশিদ আল্লাহ একবার এসাহাতুসুন্না একটা মাসিক পত্রিকা ছিল সেই এসাহাতুসুন্না পত্রিকার ভিতরে ভারত উপমহাদেশ যখন ইংরেজের দখলের ভিতরে ছিল সে ইংরেজ বাহাদুরের কাছে একটা অ্যাপ্লিকেশন করেছিল অ্যাপ্লিকেশন এই মর্মে হে ইংরেজ বাহাদুর আমা আমরা কিন্তু আপনাদের পক্ষের লোক আপনাদেরকে আমরা সমর্থন করি আপনাদের বিরুদ্ধে যেই উলামায় দেবন জেহাদ করতেছে ভারত থেকে বিতাড়িত করার জন্য আমরা তাদের গোর বিরোধী কারণ আমাদের দৃষ্টিতে এই ভারতটা দারুল হরফ না এটা দারুল ইসলাম ইসলামী দেশ এই দেশের মধ্যে এই যুদ্ধ জিহাদ করা শরীয়তে এলাও না জিহাদ হারাম জিহাদ দারুল ইসলামে নয় দারুল হরবে হইতে পারে এই মর্মে আমরা ফতোয়া দিচ্ছি আপনাদের কাছে আমাদের একটা দরখাস্ত অ্যাপ্লিকেশন সেটা হলো আমাদেরকে মানুষ ওয়াহাবি ডাকে আমাদেরকে মানুষ মোহাম্মদি ডাকে আমাদেরকে মানুষ বিভিন্ন নামে ডাকে এইগুলো আমাদের ভালো লাগে না মেহরবানি করে আমরা আপনাদের পক্ষে ফতোয়া জারি করিয়া ছাপাই দিয়া বিশ্বের মধ্যে প্রচার করে দেব আপনারা এর বিনিময় আমাদেরকে আলে হাদিস নামে এই নামটা আমাদেরকে বরাদ্দ দেন অ্যাপ্লিকেশন দরখাস্ত কার কাছে ইংরেজ বাহাদুরের কাছে দরখাস্তকারী হোসাইন পেটালবি প্রচার করতেছে এসাদ উসুন্না নামক পত্রিকার ভিতরে এবং কোন তারিখে আমি আমার বই লিখেছি শরী মানদণ্ডে মাজহাবুল্লাহ মাঝহাবি গত বছরও বলেছিলাম এই বই এইবারও কিছু পাওয়া যাচ্ছে মনে হয় এখানে এই বইয়ের ভিতরে তারিখ সহ সূত্র সহ প্রমাণ সহ এই দরখাস্ত পেশ করেছে বুঝেন না কথা এই দরখাস্তের আরো বেশ কিছুদিন পরে শেষ পর্যন্ত এই দরখাস্ত মঞ্জুর হয়েছে আহলে হাদিস নামটা এদের জন্য বরাদ্দ দিছে এই বরাদ্দ দেওয়ার এইটাও আবার এসাদ সুন্না পত্রিকার ভিতরে তারা সায় করে দিছে আমার ভাইরা বুঝা গেল বর্তমান আহলে হাদিসের নাম সারাবি নাম মারাত্মক দুগাবাজি আলে হারিস মানে তাদের দাবি সব হারিস তারা মানে কোরআন তারা মানে এইটা এই হিসাবে তারা আলে হারিস কুদার কসম এই হিসাবে তারা আলে হারিস হতে পারে না আলে হারিস এই হিসাবে যেহেতু ইংরেজের দালালি করিয়া ইংরেজের পক্ষ থেকে এই নাম বরাদ্দ করেছে নিজের জন্য ঠিক না বেরিয়ে বলায় আমার আর কথা সামনে চলবে না আমার মনে হয় পিসা হুজুর আহমদ খাতুম হ্যাঁ আচ্ছা কয়েক মিনিটের মধ্যে আসবেন আমি কথাটা শেষ করতেছি তাহলে আলে হাদিস নামটা রসুলের দেওয়া না ইংরেজের দেওয়া আমি জিজ্ঞাসা করতে চাই কোন মুসলমান ইংরেজের দেওয়া ইংরেজের দালালি করিয়া যেই নাম নিজের জন্য বরাদ্দ করছে এই নামের মানুষ যারা তাদের পিছনে আপনারা চলতে পারেন আমরা চলব না চলবো তো চলবো না তো চলবই না বরং আমি বলতে চাই আজকের রসুলগুলের এই সম্মেলনে আমাদের যার যার এলাকায় নিজের এলাকায় যেখানে যেখানে মসজিদে মসজিদে আলে আলিস জাকির নায়কের দল সেখানে আমাদেরকে বাতিল আমাদেরকে বেদাতি রাখতেছে পথ বস্ত রাখতেছে যেখানে এমন লোক পান সেখানে সর্বস্তরের মুসলমান হকানি মুসলমানরা উলামায় গ্রামের নেতৃত্বে জায়গায় জায়গায় প্রতিরোধ গড়ে তুলব কারা কারা প্রতিরোধ গড়ে তৈরি ঢাকার বুকে আমরা আহলে সুন্নতওয়াল জামাত পরিষদ বাংলাদেশ কায়েম করেছি এই পরিষদের চেয়ারম্যান আল্লামা নুর ইসলাম অলিপুরি সাহেব আর এটার সেক্রেটারির দায়িত্ব আমি গুণাগারের আর ভাইস চেয়ারম্যান হইলেন চরমনার হজরত মন্না ফয়জুল করিম সাহ বোঝেন নাই আমাদের পক্ষ থেকে ঘোষণা শোনেন বাংলার আনাসে কানাসে যেখানে যেখানে আলে হাদিস তথাকথিত আহলে হারিস নামদারীরা কোন বিতর্ক সভা চ্যালেঞ্জ দেয় আপনার চ্যালেঞ্জ গ্রহণ করবেন আমাদের কথা হলো আমরা চ্যালেঞ্জ দিয়েই আসি আগের থেকে তোমরা যেখানে চাও যেই মুহূর্তে চাও যেই মাসে চাও যেই সময় চাও আমরা তোমাদের সঙ্গে কোরআন হাদিস নিয়ে বসতে প্রস্তুত রয়েছি প্রমাণ করতে হবে আলে হাদিসের ইতিহাস এই পর্যন্ত আমাদের সামনে আসে নাই কিন্তু দূরে দূরে থাকি আজ মুসলমানদের ইমান নষ্ট করতেছে ঠিক না বেঠিক্ষণ আমার ভাইরা আপনারা প্রতিহত করবেন আল্লাহ পাক রব্বুল আলমী যা কিছু বললাম একটা ঘোষণা দিই জাকির নায়ক সম্পর্কে অনেকের জানার খুব সাহস দেখতেছি কিন্তু আজকে আমি এই আলোচনা করি নাই করি নাই কেন জাকির নায়ক সম্পর্কে যাবতীয় তথ্য বোঝার জন্যে দুইশত পঁচিশ পৃষ্ঠাব্যাপী বই লিখেছি আমি এই বইয়ের নাম ডাক্তার জাকির নায়কের স্বরূপ সন্ধানে ঠিক আছে এই বইয়ের ভিতরে তার বিস্তারিত সব কিছু পাবেন ইনশাআল্লাহ তালা এই বইটা পড়লে ইনশাল্লাহ তার ব্যাপারে আমাদের জেহেন ক্লিয়ার হবে এই ব্যাপারে আর আমি কিছু বললাম না এই পর্যন্ত যা কিছু বললাম আল্লাহ পাক আমাকে আপনাদের সকলকে আমল করার তফিক দান করো আমাদের এই মজলিসকে আল্লাহ কবুল করুক হজরত পিসাবুদুরকে আল্লাহ হায়াতে তৈবা নসিব করুক এই মজমাকে আল্লাহ কবুল করুক সমস্ত মজমার শরিকিন যারা আছেন সবাইকে আল্লাহ পাক অলি আল্লাহ বানাই দেন ওয়া আখর দাওয়ানা আলহামদুলিল্লাহ আলমিন ওসল্লাহ তালা আল্লাহ খারিক মোহাম্মদ ওয়ালা আলহি ওয়া